তার এবাদত বন্দী করা যারা তার আনুগত্য করবে তার রাসুলের আনুগত্য করবে জান্নাতে যাবে আর যারা বিরুদ্ধাচরণ নাফারমানি করবে নামে যাবে এ মর্মে আয়াত পেশ করা হয়েছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ যখন আমাদেরকে তার এবাদত বন্দীগীর জন্য সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে সুতরাং তার এবাদত বন্দীগীতে বা তার প্রভুত্বে কোন রকমের যাতে আমরা শির্ক না করি কাউকে অংশীদার স্থাপন না করি না কোনো নবীকে না কোনো ওলিকে না কোনো ফেরেস্তা জিনকে আমরা যেন শরিক না করি এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছিল যে সম্পর্কে জ্ঞান হাসিল করা আর তার প্রতি আমল করা ফরজ তৃতীয় বিষয় ছিল যে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে এবং আল্লাহর একত্রের বাস্তবায়ন করে তার জন্য আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না এ সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং এর প্রতি আমল করা ফরজ তার মানে আপনি যখন আল্লাহ এবং রসুলের অনগত আপনি আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহামের অনগত অম্মত তখন আপনার জন্য জায়জ নয় যে যারা আল্লাহর শত্রু যারা আল্লাহ রসুলের শত্রু আল্লাহর দিনের শত্রু তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের আদর যত্ন করবেন তাদের সম্মান প্রদর্শন করবেন তাদেরকে উঁচু স্থান দেবেন তাদেরকে আপনি আপনার উপর নেতৃত্ব দেবেন স্বেচ্ছায় খুশিতে তাদেরকে সমর্থন দেবেন তাদেরকে আপনি ভোট দেবেন ইত্যাদি তো বলছেন যে আসালে তৃতীয় বিষয় হচ্ছে যে আন্নামান আতার রসুল্লাহাদ আল্লাহ যারা রসুল্লাহামের আনুগত্য করল এবং আল্লাহর একত্র প্রতিষ্ঠা করলো লাহু তার জন্য জায়েজ নয় মোয়ালাত মান হাদাল্লাহ রাসুল্লাহ আল্লাহ এবং রসুলের যারা নাফরমানি করে অস্বীকার করে নাফরমানি করুক অথবা অস্বীকার করে না মানে করব আমরা আমরা মুসলিম কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের তারা বিরুদ্ধাচরণ করে না ফারমানি করে তাদের সাথে বন্ধুত্ব নামাজ পড়ে না বলে আমি মুসলমান নামাজ পড়ি না পড়বো সুদ খাই ছেড়ে দেবো ছেড়ে দেবো কিছু খেয়ে নি এবার করে নি এরপর করব না মুসলমান আছে এরকম তো তাদের সাথে বন্ধুত্ব করা যায় নয় আপনার জন্য যখন আপনি রসুলের অনুগত এবং আল্লাহর একত্রে বিশ্বাসী এবং আল্লাহর তহিদের প্রতিষ্ঠাকারী যদিও ওই লোকেরা যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তারা আপনার নিকটাত্মীয় হোক না কেন আপনার ছেলে হোক আপনার বাবা মাই হোক আপনার ভাই বোন হোক আপনার বংশের কোনো ব্যক্তি হোক আপনার গ্রামের লোক হোক আপনার ভাষাভাষী হোক আপনার দেশের মানুষ হোক তাদের সাথে বন্ধুত্ব জায়জ নয় তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে ইমানই সম্পর্ক ইসলামী ভাতৃত্ব ইমানই ভাতৃত্ব যার মধ্যে ইমান আছে যার মধ্যে ইসলাম আছে সে আমার ভাই যদিও আমি পূর্বের সে পশ্চিমের দশ হাজার কিলোমিটার দূর তার বাড়ি কিন্তু সে মুসলিম আপনি মুসলিম সে নামাজি আপনিও নামাজি সে হারাম খর নয় আপনিও হারাম হারামখোর না আপনার ভাই আর যদি আপনার বাড়ির পাশে বাড়ি থাকে আপনার প্রতিবেশী কিন্তু সে আল্লাহর দিন মানে না রাসুলের আনুগত্য করে না আল্লাহর নাফারমানি করে রসুলের নাফারমানি করে সে অস্বীকার করে হোক কাফের মুশরিক বিধর্মী হোক অথবা ফাসেক পাপিস্ট মুসলিম হোক তাদের সাথে বন্ধুত্ব জায়জ নয় বন্ধুত্ব জায়জ নয় এইরকমই যারা প্রবাসী এখানে থাকছেন আপনার রুমে থাকছে আপনার কোম্পানিতে থাকছে আপনার ভিলাতে থাকছে এমন কিছু লোক আছে যারা আল্লাহর শত্রু রসুলের শত্রু আল্লাহ এবং রসুলের নাফারমানি করে আর কিছু লোক আছে যারা দিনী মমিন ভাই দিনদার ভাই তাদের সাথে সপ্তাহে একদিন দেখা হয় মাসে একদিন দেখা হয় কখনো রাস্তায় দেখা হয়ে যায় কিন্তু তারা ভালো মুসলিম আপনিও ভালো মুসলিম তাহলে তারা আপনার ভাই যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে যদিও তাদের সাথে দেখা সাক্ষাৎ না ঘটে আর রাত দিন একসাথে থাকছেন রাত দিন বারবার দেখা সাক্ষাৎ হচ্ছে তবুও তারা আপনার বন্ধু নয় ভাই নয় তাদেরকে ভালোবাসা জায়জ নয় লাইজ নয় জায়জ নয় ও দলিল এর প্রমাণ মুখস্থ কথা বললে তো হবে না যে আপনি আল্লাহর শত্রুকে রসুলের শত্রুকে আল্লাহ রসুলের নাফার মানকে আপনি ভালোবাসবেন না ভালোবাসা যায় নাই এর দলিল স্পষ্ট রয়েছে সুরাই মুজাদালায় মহান আল্লাহ ইরশাদ করছেন লাতাজাদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুমি এমন কোন জাতি পাবে না মুসলিমদের কি মুসলিমরা সেই জাতি হবে না যারা কি করে ইউ মেহন আবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করে অলিয়মিল আখের পরকারের প্রতি বিশ্বাস করে অথচ তারা ইয়াদুনামান হাত আল্লাহ রসুল্লাহ তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে রসুলের বিরুদ্ধাচরণ করে এমন পাবে না মুসলিম এমন হতেই পারে না যে মুসলিম অথচ আল্লাহর নাফারমানি যারা করে রসুলের নাফারমানি যারা করে তাদেরকে ভালোবাসবে এইরকম জাতি মুসলিম হতেই পারে না মুসলিম মানে আল্লাহকে যারা ভালোবাসে রসুলকে যারা ভালোবাসে আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে তাদেরকে ভালোবাসবে এর ব্যতিক্রম ঘটবে না তারপরে আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবা আহম যদিও তাদের বাপদাদা হোক না কেন তাদের পূর্বপুরুষ হোক না কেন বাবা চাচা দাদা দাদার ভাই চাচা চাচা চাচা তো ভাই ইত্যাদি বাবার ভাই যেই হোক না কেন আবা আহমের মধ্যে পূর্বপুরুষ সবাই সামিল আও আবনা আহম পূর্বপুরুষদের মধ্যে যারা কাফের ছিল যারা বেদিন ছিল বেধর্মী ছিল আপনি জানেন যারা বেধর্মী মারা গেছে যারা শির কুফির ওপর মারা গেছে যারা নামাজ পড়তো না তাহলে তাদেরকে ভালোবাসা যায়জ নাই এইরকমই যারা জীবিত আছে আল্লাহ এবং রসুলের নাফারমানি করে তাদেরকে ভালোবাসা যায়জ নাই আও আবনাহম বা তাদের সন্তান সন্ততি হোক ছেলে মেয়ে হোক অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে হোক নাতি হোক আও ইখওয়ান হম অথবা ভাই হোক না কেন আপন ভাই আপনি নামাজি সে নামাজ পড়ে না আপনি মাসা আল্লাহ তহিদ সুন্নতের অনুসারী আর সে শিরিক করে সে মাজার ভক্ত তাহলে তার সাথে ভালোবাসা আপনার জায়জ নাই আও আশিরাত বা নিজের বংশের লোক হোক না কেন বংশের লোক বা আজকাল রাজনৈতিক দল রয়েছে যেহেতু গণতান্ত্রিক দেশগুলিতে সুতরাং সেখানে আপনার দলের লোক হোক না কেন না হতেই পারে না যে আপনি দলের ভিত্তিতে আপনি ভালোবাসবেন না তা হবে না উলাইকা কাতাবাফি কলুবহমল ইমান তাদের অন্তরে আল্লাহ ইমানকে লিখিয়ে দিয়েছেন অর্থাৎ তাদেরই সত্যিকার অর্থে ইমান রয়েছে যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য শত্রুতা রাখে নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে আল হব্ব ফিল্লা ওয়াল বুগদ ফিল্লা মিনাল ইমান মান আহাব্বা আলিল্লাহে ও আবগাদ আলিল্লাহে ও আত আলিল্লাহে ও মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য বাধা দিল কোথাও কাউকে দিতে হলে আল্লাহর জন্য দিল কাউকে ধার করজ দিতে হলে কাউকে সাহায্য করতে হলে দান খায়রত করতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য দিল এবং কোথাও দিল না না এখানে দেব না আল্লাহর জন্য দিল না ব্যক্তিগত কোনো স্বার্থ নেই একজন নামাজ নামাজ পড়েন না আর মসজিদের বাইরে সালাম ফিরে বেরোচ্ছেন মসজিদ থেকে মানে মসজিদের গেটে ভিক্ষা করছে উনি দেবেন না দেবেন না দেবেন না এই জন্য যে আল্লাহর শত্রু নামাজ পড়ে না চেহারা থেকে বোঝা যায় মুসলমান না মুসলিম আর ভিক্ষা করছে আর আর একজন মাসা আল্লাহ সত্যি মুসলিম এবং নামাজ পড়লো সাথে অভাবী সে চাইলো আপনার কাছে অবশ্য দেবেন একজন লোক ভিক্ষা করছে তাকে একটু আগে দেখলেন যে সিগারেট খাচ্ছিল দেবেন সিগারেট খেতে দিবেন নাকি দেবেন না না আমার টাকা দেবো সিগারেট খাওয়ার জন্য অবশ্যই না তাহলে মানা আলিল্লাহ আপনি এখানে যে দিলেন না এই ভিক্ষুককে কি জন্য আল্লাহর জন্য আপনার ব্যক্তি কোনো স্বার্থ নেই ইমান এদের অন্তরে আল্লাহ ইমান রেখেছেন যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সূত্রতা রাখে আল্লাহর জন্য দেয় আবার আল্লাহর জন্য বাধা দেয় দেয় না ফাকাত ইস্তাক মাল ইমান তারাই ইমানকে পূর্ণ করল তারাই হচ্ছে কামেল ইমানের মানুষ এবং আল্লাহ তার পক্ষ থেকে তার স্পেশাল খাস রহমত অনুগ্রহ বা শক্তি দ্বারা তাদের শক্তিশালী করেন জি তাদের সমর্থন করেন আল্লাহ তাদের তৌফিক দিয়ে থাকেন রহিম মিনহ মানে এখানে শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে রুহের একাধিক অর্থ কোরআন কারিমে রয়েছে কোথাও তো জিবরা আলী ইসলামকে রুহ বলা হয়েছে কোথায় আত্মাকে রুহ বলা হয়েছে কোথাও আল্লাহ ফাকরবুল আলমিনের যে তৌফিক কুদরত শক্তি তা বলা হয়েছে যে আল্লাহ তাদের নিজ শক্তি দ্বারা তাদের সাহায্য সহযোগিতা করেন আনহার এবং তাদেরকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর প্রবাহিত রয়েছে ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে এই জান্নাতে আল্লাহ দাখিল করবেন খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে যারা আল্লাহর স্বার্থে ভালোবাসবে আর আল্লাহর জন্য দুশ্মনী শত্রুতা রাখবে তাদেরকে চিরকাল সেখানে তারা থাকবে জান্নাতে রবি আল্লাহ আনহম এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন ওয়ারাজু আনহ আর তারাও আল্লাহর কাছে অশেষ নিয়ামত পেয়ে জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে উলাইকা হিজবুল্লাহ এরাই হচ্ছে আল্লাহর দল এরাই আল্লাহর দল তাহলে আল্লাহর দল কারা যারা আল্লাহর জন্য ভালোবাসবে আর যারা পার্টির জন্য ভালোবাসবে নিজের বংশের লোক সেই জন্য ভালোবাসে নিজের আত্মীয় স্বজন সেই জন্য বেনামাজি ফাঁসিক লম্পট চোর ডাকাত হলেও ভালোবাসে জি কোনো জাতীয়তার ভিত্তিতে ভালোবাসে ভাষার ভিত্তিতে ভালোবাসে আঞ্চলিকতার ভিত্তিতে ভালোবাসে দেশের ভিত্তিতে ভালোবাসে বর্ণের ভিত্তিতে ভালোবাসে এইসব ভালোবাসা যেহেতু রয়েছে এক শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাদেরকে হিজবুল্লাহ বলেননি এই যদি থাকে তাহলে হিজবু শেতান কারণ আরেকটি দলের কথা আল্লাহ বলেছেন হিজবু শেতান উলায়কে হিজবুল্লাহ আল্লাহর দল কারা যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য শত্রুতা রাখে আল্লাহ ইন্না হিজবুল্লাহ হন আর আল্লাহ দলের ফজিলত হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহর দলই সফল কাম হবে আল্লাহর দল হচ্ছে কামিয়াব আল্লাহর দল সার্বিক কল্যাণ হাসিল করবে আল্লাহর দল মঙ্গল হাসিল করবে তারপরে লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই দিন সমস্ত আম্বিয়াই কেরামদের মাধ্যমে নাজল করেছেন সেই দিনের মূল আকিদা হচ্ছে এক সমস্ত আম্বিয়া কেরাম আলহিমসালাতামের মূল দাওয়াত হচ্ছে এক অর্থাৎ আকিদা বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আখেরাতের প্রতি ইমানের ক্ষেত্রে তকদিরের প্রতি ইমানের ক্ষেত্রে মালায়িকা ফেরিস্তাগণের প্রতি ইমানের ক্ষেত্রে কিতাবের প্রতি ইমানের ক্ষেত্রে যে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে এই সম্পর্কে সমস্ত আম্বিয়াগণের আকিদা এবং বিশেষ করে প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ যে দিন আল্লাহ দিয়েছেন সেই দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম এই দিন হচ্ছে ইব্রাহিম আলী ইসালামের দিন মোতাবিক মিল্লাতে আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসালাম আলী ইসালামের মিল্লাত আদর্শ হুয়া সাম্মা কুমল মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন ইব্রাহিম আলী ইসালামের যে মিল্লাত মিল্লাতে হানিফিয়া সেই দিনেরও শিক্ষা এই তৌহিদের শিক্ষা ছিল আর এই তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত শিরকে নির্মূল না করবে শিরকে পৃথিবী থেকে দূরীভূত না করবে তাই বলছেন যে এলাম আর সাদাকাল্লাহ তাহতেহি হে মানুষ জেনে রাখুন বা হে মুসলিম জেনে রাখুন যে আল্লাহ আপনাকে যেন দেখো দোয়া দিচ্ছেন আল্লাহ আপনাকে যেন তার আনুগত্যের তৌফিক দান করেন আনুগত্যের জন্য যেন পথ প্রদর্শন করেন জেনে রাখবে যে আন্নাল হানিফিয়া মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলামের নিয়ে আসা দিন ধর্ম যার নাম হচ্ছে হানিফিয়া দিন হানিফ মিল্লাতে হানিফিয়া তার মূল নীতিমালা হচ্ছে আন্তা আবদাল্লাহ সাল্লাহদ্দিন একমাত্র আল্লাহর জন্য আপনার দিনকে আপনার আনুগত্যকে নির্ভেজাল নিখুঁত খালেস করে আল্লাহর ইবাদত বন্দি করবে আল্লাহর ইবাদত বন্দি করবে মুখলিসাল্লাহদ্দিন আল্লাহর জন্য আপনার দিনকে আপনার আমলকে কর্মকে আপনার আকিদাকে নির্ভেজাল নিখুঁত করে আল্লাহ যে কথা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন যে আকিদা রাখতে বলেছেন সেই আকিদা রাখবেন যে আকিদা আল্লাহ এবং রসুল শিখাননি সেই আকিদা আপনি বলবেন না আর আপনি রাখবেন না কারণ মানুষ আকিদার ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়েছে এক শ্রেণীর লোক যারা সহি আকিদা বিশ্বাসী সহি আকিদা মানে কি যা আল্লাহ এবং রসুল বিশ্বাস করতে বলেছেন আকিদা মানে বিশ্বাসের বিষয় যা আল্লাহ এবং রসুল বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা হ্যাঁ তা বিশ্বাস করতে হবে না হইলে মমিন মুসলিম হবেন না আর যা আল্লাহ এবং রসুল সাল্লাম বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস করা হচ্ছে বাতিল আকিদা আজকাল অধিকাংশ মানুষ বাতিল আকিদায় বিশ্বাসী কেউ প্রতিমায় বিশ্বাসী কেউ মাজারে বিশ্বাসী কেউ বিশ্বাসী যে আল্লাহ পাক তার সব ক্ষমতা ভাগ বন্টন করে দায়ী দায়িত্বগুলি অলিয়া উলিয়াদেরকে দিয়ে দিয়েছেন এসব বিশ্বাসী সুতরাং তাদের কাছে যায় মনের আশা বাসনা কামনা পূরণ করার জন্য কেউ আবার বিশ্বাসী যে পীর না ধরলে জান্নাত পাবো না কারণ পীর ছাড়া কেমন করে সুপারিশ পাবো পীর ছাড়া কেমন করে জান্নাত যাব পীর ছাড়া কেমন করে হিসাব দিতে পারবো পীর না ধরলে মরণ মরণের সময় মতের সময় আর শয়তান ইমান হরণ করে নিবে এই শিক্ষা দিয়ে থাকে এগুলি সব বাতিল আকিদা এই আকিদা ইসলাম শেখায়নি যার পীর নেই তার পীর শয়তান বাতিল আকিদা তাহলে বহু বাতিল আকিদা আমাদের সমাজে রয়েছে যেগুলি বলছি কোনো কাল্পনিক কথা না বাস্তবে আছে সব বাস্তবে আছে এগুলি সব ভ্রান্ত আকিদা সহি আকিদার মূল কথা হচ্ছে যে ছয়টি বিষয়ের প্রতি ইমান যেগুলি হচ্ছে আর কানে ইমান ইমানের পিলার বা স্তম্ভ খুঁটি আর বাকি যেসব কথা কোরআন এবং সন্ন্যায় নেই আল্লাহ বলেননি রসুল বলেননি সেসব বিশ্বাস করা হচ্ছে ভ্রান্ত আকিদা বাতিল আকিদা সেসব আকিদা ইমানকে নষ্ট করবে যেগুলিকে বলা হয় ইমান ভঙ্গকারী বিষয় ইনশা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি ইমান ভঙ্গকারী বিষয় সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব হয়তো শুক্রবারে না হলে মঙ্গলবারেও তা হইতে পারে যে রাত্রে অনুষ্ঠান হয় ইব্রাহিম আলহ সালামের নিয়ে আসা তৌহিদের দিন তিনি একাই তৌহিদের ঘোষণা করলেন শির প্রতিমা পুতুল পূজার বিরুদ্ধে তার বাবা সবচেয়ে বড় পুতুলের পূজারী এবং নিজের হাতে পুতুল গড়ে তাই এবরাহিম আলহ সালামকে আমাদের আদর্শ বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন অবিজালে আমার আল্লাহ জামিয়ান্না সমস্ত মানুষকে আল্লাহ একমাত্র এই তৌহিদ এখলাস নিষ্ঠার সাথে আল্লাহ নির্ভেজাল করে ইবাদত করার আদেশ প্রদান করেছেন ওয়াখালাকা ওয়াখালাকাহুম লাহা এবং এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদতবন্দি করার জন্য এবাদতবন্দির জন্য না একমাত্র আল্লাহর এবাদতবন্দি করার জন্য কারণ আমাদের দেশের মানুষরা বলে যে এই আয়াত অবশ্যই বলে জমা খালাকুল জিন্না মানুষ এবং জিনকে আল্লাহ তার এবাদতের জন্য সৃষ্টি করছে না তা একমাত্র তার এবাদতের জন্য সৃষ্টি করেছে একমাত্র তাকে চেষ্টা করার জন্য সৃষ্টি করেছেন কারণ একমাত্র যদি না লাগান আল্লাহ একমাত্র লাগিয়েছেন অমা খালাক্তু আল জিন্না আল্লাহ শুধু বলেন বলেনি যে খালাকুল জিন্না আল ইনসালে আবুদুন আল্লাহ বলছেন অমা খালাকুল জিন্না আল ইনসা আমি জিন ইনসানকে সৃষ্টি করতাম না কেন করেছি ইল্লা একমাত্র লিয়া আবুদুন আমার ইবাদতের জন্য আল্লাহ পাক বলছেন কিন্তু হয় অর্থ বুঝে না আর না হইলে বুঝাই না মানুষকে বিদাতপন্থী আলেমরা যার ফলে আপনি চেষ্টা করছেন নামাজে আল্লাহকে আর মাজারে গিয়ে চেষ্টা করছেন গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে জিলহাজ মাসের কুরবানি করছেন আল্লাহর জন্য আর ওরফের জবাই করছেন আপনি গাইরুল্লাহর জন্য পীরের জন্য অলির জন্য আপনি আল্লাহর ইবাদত করেন না আল্লাহর সাথে অন্যকে শরিক করে দিচ্ছেন জি আর মুশরেক মানে এই না যে আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা মানে যেটাকে কুফরি বলে অস্বীকার একবারে আর মুশরেক মানে ভাগাভাগি করে দেওয়া শরিক থেকে কিছু ভাগ আল্লাহকে দিয়েছে না আর কিছু আল্লাহ অন্যকে দিচ্ছে এর মানে তো শিরিক করা আর যেই ব্যক্তি এসব কাজ করে সেই মোশরেক তাহলে যেই ব্যক্তি নামাজ পড়লো পাঁচ অক্ট নামাজ পড়ে তাহাজিদও পড়ে আর ওরসে গিয়ে মাজারে সিজদা করে ওরসে গিয়ে খাসি মরক জবাই করে মনে করে যে অলিয়া অলিয়া আমাদেরকে দিতে পারেন আল্লাহ দেন আর তারাও দেন শরিক করলো ভাগাভাগি করলো কিছু আল্লাহকে দিল কিছু তাদেরকে দিল এর নামই হচ্ছে মুশরেক হওয়া আর এই রকমই মুশরিক ছিল মক্কার মুশরিকেরা আর এই রকম মুশরিক হিন্দুরা হিন্দুরাকে এই কথা বলেন না যে আল্লাহকে একেবারে অস্বীকার করে কারণ হিন্দুদের কাছ থেকে আপনারা সবসময় শুনতে থাকেন ওপরওয়ালা এই কথা হিন্দুরা বলে কোন মুসলমান বলে তাদের কাছ থেকে শিখে ওপরওয়ালা তাহলে আল্লাহকে তারা মানে তারা বলে না যে আমাদের এই দেবী দেবতাগুলি আকাশ জমিন সৃষ্টি করেছে আর মক্কার মুশ্রিকরা বলতো না আকাশ জমিন সৃষ্টি করলে ওপরওয়ালা কি মানে কিন্তু বহু ক্ষমতার অধিকারী তারা সাব্যস্ত করেছে দেবী দেবতাকে যেমন কবর পূজারী মুসলিমরা যারা নিজেদেরকে মুসলিম বলে থাকে তারা অলি আউলিয়ার নামে পীর ফকির দরবেশকে আল্লাহর বহু অধিকার দিয়ে দিয়েছেন তো আল্লাহ ফাকরাবুল আলম একমাত্র সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে কিসের জন্য একমাত্র তার এবাদত বন্দীর জন্য কামা কালা তালা যেমন মহান আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্নাবুন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই আবদুনের তাফসির করেছেন সালাফে সালাহিনগণ ইয়াহিদুন বলে অর্থাৎ একত্রের সাথে এবাদত এবাদত মানে এই না যে আল্লাহকে দিচ্ছে আর কাউকে দিচ্ছে না একত্রের সাথে তহিদের সাথে আল্লাহর একত্রের সাথে এবাদত বন্দী করা আমার আল্লাহ দিহি তৌহিদ আল্লাহ ফাকরুল আলমের বহু আদেশ নিষেধ আছে নেই আল্লাহ ফাকরুল আলমের বান্দার জন্য বহু আদেশ নিষেধ রেখেছেন আল্লাহ বহু কাজের আদেশ করেছেন আর বহু কাজ হতে নিষেধ করেছেন কিন্তু সবচাইতে বড় আদেশ আল্লাহর একটি আছে আর সবচাইতে বড় নিষেধাজ্ঞা আল্লাহর সবচাইতে বড় আদেশ কি আল্লাহ হ্যাঁ তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আল্লাহকে এক বলে জানা মানে বিশ্বাস করা এক বলে স্বীকৃতি দান করা মানা এবং এক তার একত্র প্রতিষ্ঠা করা এক যে তিনি তার বাস্তবায়ন করা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর আদেশ এবং সর্বপ্রথম আদেশ এবং সমস্ত আম্বিয়া গ্রামের উপর এই আদেশ যত জাতি আম্বিয়া কেরামদের আম্বিয়া আল্লাহ ফকরবুল আলমের জাতিগুলিকে হেদায়ত করার জন্য পাঠিয়েছেন তাদেরকে আদেশ দিয়ে পাঠিয়েছেন আম্বিয়া একরামকে দেখেন নু আলি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন ইন্না আরসাল্লাহ ইন্নান নোহান এলা কমে আনানিদের কমক মিন কাবুল ইয়াতিম আলিম হ্যাঁ তারপর আল্লাহ ফকরবুল আলমী তহিদের কথা বলেছেন যে আনে আবুদুল্লাহ মালাকুমিন এলাহিন গাইরে একমাত্র আল্লাহর এবাদতবন্দি করো তার ছাড়া কোনো এলাহ উপাস্য নেই মাহবুদ নেই এইভাবে হুদ আলী ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন সোয়ালেহকে পাঠিয়েছেন তো আল্লাহ ফকরবুল আলম যত রামকে প্রেরণ করেছেন এই তৌহিদের দাওয়াত নিয়ে এটি হচ্ছে সবচাইতে বড় আল্লাহ ফকরবুল আলমিনের আদেশ সবচাইতে বড় আল্লাহ ফকরবুল আলমিনের আদেশ হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এর আগে আমি একবার বলেছি একত্র প্রতিষ্ঠা করতে হবে কি দিয়ে অন্তর দিয়ে জবান দিয়ে এবং কাজে কর্মে সবকিছুতে অন্তর থেকে যেমন এক আল্লাহর প্রতি বিশ্বাস তেমন জবানে এক আল্লাহর কথা জবানে কোনো সময় বলবেন না ইয়া গৌসুল আজম মাদাত খাজা বাবা গরিব নামাজ গরিবের দাতা হ্যাঁ তাহলে জবানে আপনি কি করলেন শরিক করলেন অন্তরে আল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলছেন আবার কাজে কর্মে গিয়ে আপনি গিয়ে হাজির মাজারে গিয়ে হাজির চাদর চড়াতে গিয়ে হাজির তাহলে আপনি তহিদের বাস্তবায়ন করলেন না আর এই তৌহিদ কাকে বলে বলছেন ওহুয়া ইফরাদুল্লাহ বিল এবাদা এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা লেখক তৌহিদ বলেছেন আর যেহেতু তৌহিদে অলুহিয়াত বা তৌহিদে এবাদতেই মতানৈক্য রয়েছে জাহিলি যুগ থেকে শুরু করে সুতরাং সংজ্ঞা যে করেছেন এটি তৌহিদে ওলুহিয়াতের এফরাদুল্লাহ বিল এবাদা আল্লাহর এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা অর্থাৎ এবাদত বন্দী সমস্ত একমাত্র কাকে দেওয়া আল্লাহকে দেওয়া নামাজ কাকে দেবেন আপনি আল্লাহকে দেবেন রোজা জাকাত কার জন্য হজ আল্লাহর জন্য সিজদা একমাত্র আল্লাহর জন্য নামাজ রোজা হজ জাকাত পর্যন্ত তো আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য দেন সবাই দেয় তহিদবাদীরাও দেয় আর কবরপন্থী মাজারপন্থীরাও দেয় কিন্তু সিজদা সিজদাকে গোলমাল করে দেয় ওদের কাছে সিজদা দুই রকম বলছে সিজদা এবাদত এবাদতের সিজদা আমরা নামাজি করি ওটা আল্লাহর জন্য আর হচ্ছে সিজদা তাজিমি সম্মানের জন্য সিজদা সম্মানের জন্য যেমন কদম বসি সম্মানের জন্য সিজদা এটি কার জন্য অসুবিধা নেই শ্বশুরের কদম বসি করবো শাশুড়ির কদম বসি মা বাবার কদম বসি হ্যাঁ ইত্যাদি এই যে কদম বসি এসছে হিন্দুদের থেকে রুকু হ্যাঁ কেয়াম কেয়ামও করে তাই না হ্যাঁ কেয়ামটা ওই বদত ঠিক ওই রকম ভাবে যদি দাঁড়ায় এমন ভাবে দাঁড়িয়ে গেল বসে থাকা লোক বসে থাকার লোক আছে যখন বড় নেতা আছেন তখন দাঁড়িয়ে গেল আর যতক্ষণ বসতে না বলবে বসবে না তাহলে এটা যাইজ নাই নাবি নিষেধ করেছেন রুকু কার জন্য করবেন নামাজের রুকু আল্লাহর জন্য বাকি কদম বসির রুকু অসুবিধা নেই অন্যদের কদম বসি করা যায় ঠিক না ঠিক ঝুঁকে গিয়ে পায়ের ধুলি নেওয়া কেউ কেউ আবার পায়ের ধুলি কেউ কদম বসিটা মুসলমানরা বলে হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া একই কাজ আসলে কাজ একটাই পায়ে হাত দিয়ে ধুলি নাই কিন্তু আরবি শব্দ যে কদম আরবি আর বসি হচ্ছে ফার্সি আর মুসলমানদের ধর্ম আরবি ফার্সি মিক্সার বসি মানে বসা দেওয়া চুমন দেওয়া তাকবিল আরবিতে পুরোপুরি আরবিতে বললো তাকবিল কদম বলতো হ্যাঁ তাকবিল কদম তাকবিল মানে চুমন দেওয়া আর কদম মানে কদম তো কদম শব্দটি যেহেতু ফার্সিতে ব্যবহার হয় আরবিতে ব্যবহার হয় আর আমাদের দেশে আসলে ভেজালা যে অত ইসলাম গেছে সব গেছে ফার্সি ভাষা দিয়ে ফার্সি ভাষার যত মাল ম্যাটেরিয়াল আছে ধর্মীয় সবগুলি ভেজাল যুক্ত সে রুমি বলেন আর কি বলে মৌলানা রুমি মৌলানা জামি আর বড় বড় মৌলানা যেগুলি আছে সবগুলি যতগুলি ফার্সির মানে কবি হোক অথবা আপনার ফার্সিতে যেসব কিতাবাদি রয়েছে সবগুলি ওই ভেজাল কেসুল আম্বিয়া ফার্সি ভাষায় কেসুল আম্বিয়া বাংলাদেশের তর্জমা হয়েছে বাংলায় বা উর্দু তর্জমা হয়েছে এগুলি আসল হচ্ছে সব ফার্সি একমাত্র আল্লাহর এবাদত বন্দি করা এফর আদুল্লাহ এবাদা এবাদতে আল্লাহ ফাকরুল আলমিনের একত্র প্রতিষ্ঠা করা যতগুলি এবাদত রয়েছে এরপরে আসছে এবাদতের প্রকরণগুলি কারণ অনেকে এবাদত যে কি তা বুঝে না এবাদতকে সামান্য কটা কাজে সীমিত রাখে যার ফলে বলে যে আমরা তো আল্লাহর ইবাদত করছি কোথায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছি নামাজ পড়ছি আল্লাহর জন্য রোজা হজ জাকাত সব আল্লাহর জন্য করছি দান খায়রাত করছি আল্লাহর জন্য কিন্তু এবাদতের যে আরো প্রকরণ রয়েছে কিছু অন্তরের এবাদত রয়েছে কিছু জবানের এবাদত রয়েছে কিছু অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে সেসব এবাদত কে তারা ভাগ বন্টন করে দিয়েছে যেমন বলছিলাম যে সেজদাকে ভাগ করে দিচ্ছে ওইরকমই দুয়াকে ভাগ করে দিয়েছে দুয়া আল্লাহর জন্য নামাজের দুয়া আল্লাহর জন্য সালাম ফিরার পরে মোনাজাত আল্লাহর জন্য কিন্তু পীর কিবলার মাজারে গিয়ে তখন দোয়া করব পীর বাবার কাছে জি পীর কিবলার কাছে তো এইভাবে তারা দুয়াকে ভাগ করে দিয়েছে অথচ নবী করিম বলছেন আর দুয়াও হুয়াল এবাদা দুয়াই তো হচ্ছে এবাদত আর এবাদত কার আল্লাহ তাবুদু ইয়াহু আল্লাহ বলছেন যে ওয়াকাদারব্বকা রবের একটি আদেশ যে তোমরা ইবাদত করবে না ইল্লাইয়াহু একমাত্র তার ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া আর নবী কি বলছেন সাল্লাল্লাহু সাল্লাম আর দুয়া হুয়াল ইবাদত দুয়াই হচ্ছে এবাদত তাহলে দুয়া ভাগ করা চলবে শিরক ও আজাম মানাহ আনহ শির্ক আর সবচাইতে বড় পাপ যা আল্লাহ কি করেছেন হারাম করেছেন বা যে সম্পর্কে আল্লাহ ফাকরব নিষেধ করেছেন তা হচ্ছে শির্ক শির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ চুরি করা কাবিরা গোনা কিন্তু সবচেয়ে বড় গোনা নয় খন করা কাবিরা গোনা বড় গোনা কিন্তু সবচেয়ে বড় পাপ নয় এসবের চাইতে বড় পাপ হচ্ছে শির্ক কিন্তু আমি বারবার এই কথাটি বলি আমাদের সমাজের সংশোধন সংস্কারের উদ্দেশ্য নিয়েই বলি যে আমাদের দেশে মানুষ মেয়ের বিয়ে দিতে গিয়ে অথবা বোনের বিয়ে দিতে গিয়ে কারো সাথে নতুন আত্মীয়তা করতে গিয়ে এই রোগ সম্পর্কে অচেতন একেবারে সচেতন নয় বোনের বিয়ে দিবেন মেয়ের বিয়ে দিবেন অবশ্য দেখবেন যে যাতে করে ছেলে পাত্র চোর না হয় চোরকে দেবেন বেনামাজিও চোরকে বিয়ে দেবেন হয়তো খনিকে দেবেন না হ্যাঁ ব্যবিচারকারী লম্পট এর আগে কারো মেয়ে নিয়ে একবার উদা হয়েছিল দেবেন না চরিত্রহীন চরিত্রহীন বিয়ে করে নিবে তারপরে অন্য জায়গায় কোথায় গিয়ে থাকবে হকারেই করবে না আমার মেয়ের আমার বোনের দেবেন না জুয়ারিকে জুয়ারি যারা জুয়া খেলে জুয়ারিকে বিয়ে দেয় না আমাদের দেশ মানুষ কারণ জুয়া খেলতে খেলতে কখনো বিবিকে বিক্রি করে দেবে জুয়া খেলা কাবিরা গোনা জুয়ারিকে বিয়ে দেয় না কিন্তু আঠারোশিকে কোনো চিন্তাই করেন না অসুবিধা কি ছেলে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলে খুব শিক্ষিত মাস্টার ডিগ্রি আমার মেয়ে মাস্টার মাস্টার ডিগ্রিতে আছে আর আমার ছেলে এসছে না প্রস্তাব দিয়েছে অসুবিধা কি কোনো অসুবিধা না কেউ যদি আপনাকে প্রথম কথা আপনার ব্রেনে কথা আসেই না যে তার আকিদা কেমন দেখতে হবে এটা প্রথম আসেই না ব্রেনে আর যদি কেউ আপনার ব্রেনে দিয়ে দেয় যে আচ্ছা দেখেছেন সেটা আকিদা ঠিক আছে না মাজারপন্থী কবর পূজারী সেটা নামাজি কিনা তো আপনি এটাকে কি করে উপেক্ষা করে যান ওটা কোনো ফ্যাক্টর না আসল ফ্যাক্টর হচ্ছে যে ছেলেটা যোগ্য ছেলে শিক্ষিত ছেলে হ্যাঁ এবং ছেলেটা চোর বাটমান নাই ব্যাস এই হচ্ছে আমাদের দেশের সামাজিক অবস্থা আল্লাহ সবচেয়ে বড় পাপ যা আল্লাহ হারাম করেছেন এবং যা হতে নিষেধ করেছে তা হচ্ছে শির্ক সুতরাং আপনাকে প্রথম রোগ হিসাবে তা চিহ্নিত করতে হবে প্রথম কারো সাথে আত্মীয়তা করার জন্য কারো সাথে বন্ধুত্ব করার জন্য কাউকে মেয়ে দেওয়ার জন্য বোন দেওয়ার জন্য প্রথম দেখতে হবে যে আরে এই মুশরেক তো নয় আবার জাতিতে মুসলমান দাড়িওয়ালা লোক এসছে তারপরে তদন্ত করতে হবে দাড়িওয়ালা মুশরেক হয় না হ্যাঁ, দাড়িওয়ালা যুবওয়ালা বহু মুশরেক আছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সুতরাং আপনাকে খোঁজ করতে হবে যে আবার আটশি বাজমানদারি আর ওই শাহজালালে যাওয়া ফুলতুলি এসব তো নয় খোঁজ করতে হবে আপনাকে খোঁজ করতে হবে নাম বলছি এই জন্য যে আপনারা যাতে করে বুঝেন চেষ্টা করেন নাম বলা মানে কাউকে আঘাত করা নাই কারণ অনেকে ভাবছেন যে নামার তরিকা ঠিক আছে হাক্কানি তরিকা আরো বেশ তরিকা আছে ইনশাআল্লাহ তালা ওই তরিকা সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে আরো হবে অর্থাৎ আমাদের অনেক নতুন ভাইরা এসছেন তাদেরকে বলছি যে আমাদের যেমন সঠিক জ্ঞান ইতিবাচক যে একমাত্র আল্লাহর এবাদত বন্দী সম্পর্কে জানতে হবে তেমনি যা করতে হবে না করা হারাম যা করলে ইমান হারিয়ে যাবে তাও জানতে হবে বেঁচে থাকার জন্য সাবধান থাকার জন্য বাংলাদেশে অনেকে চর্মনাই তরিকা আর শশিনা তরিকা এসব তরিকাকে হাতপানি তরিকা মনে করে আমি বারবারই আপনাদেরকে বলি যে তরিকা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ তরিকা হকানি তরিকা হকানি তরিকা এর ছাড়া আর নেই মোটে সুতরাং কথা কখনো মনে নিয়ে আসবেন না যে আরো কিছু হকানি তরিকা আছে বিশেষ করে নতুন যে ভাইয়েরা আসছেন তাদের অবগতির জন্য বলছি কারণ পুরনো ভাইয়েরা এই কথা হয়তো অনেকবারই শুনেছেন আর তারপরে ইনশাআল্লাহ তালা আল্লাহ সহি সালামতে রাখলে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আরো থেকে গেছে এই তরিকা সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তালে আলোচনা কমপ্লিট করে দেব যে কি শিখানো হয়েছে তাতে সবচাইতে বড় পাপ বা গনহা যা আল্লাহ হারাম করেছেন যা থেকে সাবধান করেছেন তা হচ্ছে শির আর সে শিরকের তালিম দেওয়া হয়েছে শিরকের শিক্ষা দেওয়া হয়েছে যখন আপনাকে কিতাব পড়ে শুনিয়ে দেবো যে কেমন করে শিরকের তালিম দেওয়া হয়েছে তখন বুঝতে পারবেন যে আরে ছিলাম কোথায় কিছুই তো বুঝিনি এগুলি পড়েছি এই কিতাব কিন্তু ওইভাবে তার পড়া পড়েননি গবেষণামূলক তার পড়েননি আপনি অন্ধভক্ত হয়ে পড়েছেন যা বলছে তাই ঠিক মনে হচ্ছে এই হচ্ছে ব্যাপারটি যারা পড়েছেন আর অনেকে পড়েননি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েননি শুনেছেন এমনি হয়তো যে না খুব ভালো খুব কাঁদেন ওনারা হ্যাঁ আর খুব কাঁদাতে পারেন এইটুকু জানেন হয়তো শিরিক বলে লেখক বলছেন ওয়াহুয়া দাওয়াত গাইরিহি মাহু আল্লাহর সাথে অন্যকে আহ্বান করা ডাকা তাহলে শির্ক মানে এই না যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ডাকা আল্লাহকেও ডাকা মাঝে মাঝে আর অন্য কাউকে ডাকা রব্বানা গোলামনা ফোসানা ওয়া ইল্লাম তাগফিরলানা এই দোয়া করা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত এই দোয়াও করা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান অফিল ফিল আখিরাতি হাসানা এই দোয়াও করা আর ইয়া গাউসুল আযম মাদাদ ইয়া খাজা বাবা মাদাদ হে পীরে কিবলা সাহায্য করুন পীরে কিবলা উদ্ধার করুন আমাকে এতে সন্তান দান করুন আমার রোগ ভালো করুন এর নাম হচ্ছে শির্ক ওয়াহুয়া দাওয়াত গৈরিহি মাহু আল্লাহর সাথে অন্যকে আহ্বান করার নাম হচ্ছে শির্ক এটি হচ্ছে দোয়ার ক্ষেত্রে শির সেজদার ক্ষেত্রে শির আল্লাহর সাথে অন্যকে সেজদা করা কখনো কখনো অন্যকে সেজদা করা শির্ক রুকুর ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকে যাওয়া বড় অফিসার আসলো মন্ত্রী সাহেব আসলো আর সেই দলের আপনি একজন সদস্য তখন আপনি মন্ত্রীর সামনে দাঁড়িয়ে গেলেন স্যালুট মারার জন্য যতক্ষণ আচ্ছা আচ্ছা বসুন বসুন যতক্ষণ না বলছে আপনি আছেন ওইরকম করে এতে রুকু করা দলিল প্রমাণ কি কোরআন করিম থেকে কৌল তালা মহান আল্লাহর বাণী যে সবচাইতে বড় আল্লাহর আদেশ হচ্ছে তহিদ একমাত্র আল্লাহর এবাদত বন্দীগীর আদেশ আর সবচাইতে বড় পাপ হচ্ছে শির্ক বলছেন আল্লাহ পাক ও আবুদুল্লাহ ওয়ালা বেহি বিহি আহ একমাত্র আল্লাহর এবাদত বন্দীগী করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করিও না সেই আন আল্লাহ বলেছেন আহাদান বলেননি এখানে সেই আন যাতে করে আরো ব্যাপক হয় কারণ আল্লাহ পাককে ছেড়ে দিয়ে যারা শিরিক করে তারা শুধু মানুষে জিনে ফেরেস্তায় সীমিত রাখেনি এই শিরিককে অন্য কিছুর পূজা করেছে কেউ গাছের পূজা করেছে কেউ মৃত মানুষের পূজা করেছে কেউ মৃত মানুষও নাই এমনি মাজার তৈরি করেছে তার পূজাও করছে সুতরাং আল্লাহ বলছেন সেই আন কোনো কিছুই ছোট হোক বড় কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকেই শরিক বানাবে না বলা তুশরিকু বেহিসাই আ আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক অংশীদার বানাবে না তারপরে লেখক আসল বিষয় যেটি যেই জন্য এই কিতাবের নামকরণ হয়েছে আল ওসুল সালাসা মানে তিনটি মূলনীতি সেই তিনটি মূলনীতির কথা বলছেন ফাইন কিল এলাকা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাল ওসুল সালাসা তিনটি মূলনীতি ইসলামের কি আলাল ইনসানে মারে ফাতুহা যেই তিনটি মূলনীতি সম্পর্কে প্রত্যেক মানুষের জ্ঞান হাসিল করা ফরজ এই তিনটি মূলনীতি কি এই তিনটি বিষয়কে মূলনীতি লেখক বললেন কেন এই জন্যই যে এই তিনটি বিষয় সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে কবরে বিস্তারিত আপনার জীবনের কথা জিজ্ঞাসা করা হবে না আপনি নামাজ পড়তেন কি না আপনি রোজা রাখছেন কিনা আপনি হজ করেছেন কিনা সৌদি আরবে থেকেছেন হজ করেছেন পয়সা ছিল হজ করেছেন জাকাত দিয়েছেন মাতা পিতার সেবা করেছেন এত বিস্তারিত হিসাব নিকাশ আখেরাতে হবে বিচার দিবসে হাসরের মাঠে অমল কেয়ামা কবরে যে জবাবদাহি করতে হবে তা তিনটি প্রশ্নের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেজন্য এই তিনটি প্রশ্নের ভিত্তিতে মনকান্নাকিরের যে সবাল প্রশ্ন হবে তার ভিত্তিতে লেখক বলছেন যে তিনটি মূলনীতি এই তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যদি এই সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে ইমানও নেই বিশ্বাসও নেই কারণ বিশ্বাসের আগে কি করতে হবে জানতে হবে আপনি একটা কোনো কথা বিশ্বাস করবেন তাহলে আপনাকে কি করতে হবে সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে জানতে হবে আপনি মালায়কা বিশ্বাস করেন যদি মালায়কার নামও শোনেননি কোনোদিন একজন নতুন মুসলমান মালায়কা শোনেইনি বা একজন জন্মগত মুসলমান ফেরেস্তা শুনেছে মালায়কা কি জিনিস জানে না কেউ যদি বলে ভাই ইমান বিল মালায়কা মালায়কার প্রতি ইমান বিশ্বাস এটি হচ্ছে ইমানের একটি স্তম্ভ তাহলে একজন মুসলমান যে জীবনে মালায়কা শব্দ শুনেনি বলছে মালায়কা আবার কি জিনিস তাহলে মালায়কার অর্থ জানতে হবে না হবে না আর এরকম সমাজে বহু লোক আছে জানে না মালায়কা মানে। বা অর্থ জানলেও বিশ্বাস কেমন হইতে হবে তা জানে না কে জানে না আল্লাহকে কি মুসলিম কি অমুসলিম সবাই আল্লাহকে জানে কিন্তু আল্লাহর প্রতি ইমান কিভাবে কমপ্লিট হবে এটা অধিকাংশ মানুষ জানে না আল্লাহর প্রতি ইমানের কেমন করে বাস্তবায়ন হবে অধিকাংশ মানুষ জানেন না আল্লাহর অস্তিত্ব এর আগে বলেছি আল্লাহর প্রভুত্ব হ্যাঁ আল্লাহর এবাদত বন্দীর ক্ষেত্রে একত্র এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা তো এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তো এই তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মানুষের ফরজ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কারণ তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে মনকার নাকির পক্ষ থেকে ফেরিস্তার পক্ষ থেকে সুতরাং তোমাকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে তুমি তার জবাব দেবে যে প্রথম হচ্ছে রেফাতুল আব্দের অব্বাহু বান্দার তার রবকে প্রতিপালককে চেনা মানুষ যেন তার রব কি আল্লাহকে চেনতে পারে আল্লাহ কার নাম আল্লাহ কে এবং আল্লাহর হক কি আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কি গুণ রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন যে আমি খাচ্ছি কোথেকে এসেছে আমাকে পৃথিবীতে কে পাঠিয়েছেন মায়ের পেটে আমার কে হেফাজত করেছেন আমাকে কি করতে আল্লাহ বলেছেন কি করতে বলেননি কি হারাম করেছেন জি মারেফালতুল আব্দের আব্বাহু বান্দার রবের মারেফাত হাসিল করা মানে রবকে চেনা রবের মারেফাত মানে সুফিবাদের মারেফাত নাই কারণ সুফিবাদের মারেফাত আছে যে মারেফাতের কথা আমাদের দেশের মানুষরা জানে হ্যাঁ ইসলামকে দিনকে চার ভাগে ভাগ করেছে তাই না কি শরীয়ত শরীয়ত এটা শুধু বলছে যে এটা হচ্ছে ওপরের খোসা চোকা হ্যাঁ, আম আছে আমের ওপরের চোকা ওটা হচ্ছে শরীয়ত আর বাকি মারে ফাতা হাকিকত এগুলি হচ্ছে আসল ভিতরের হ্যাঁ, স্বাদের বস্তু হ্যাঁ হাকিকত আর এই করতে গিয়ে আসল হাকিকত আসলে এতে মর্মে পৌঁছে যাবে হাকিকত হাসল করে নেওয়া তো এসব ভ্রান্ত তকসিম ভ্রান্ত মানে ভাগ ইসলামের আল্লাহ ফাকরাবুল আলমিনের জ্ঞান হাসিল করা শরীয়তের ভিত্তিতে অর্থাৎ কোরআন এবং হাদিসের ভিত্তিতে শরীয়ত আল্লাহ নাজিল করেছেন এই কোরআন এবং হাদিসে কোরআন হাদিসে যা আছে যেইভাবে আছে সেইভাবে আল্লাহকে চেনা কিভাবে চিন্তা হবে লেখক বিস্তারিত বলছেন ও দিন দিনহি এবং আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহ যে জীবন বিধান দিন নাজল করেছেন নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আপনাদের জন্য আমার জন্য সেই দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা ও নবী এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার নাবী মোহাম্মদ সম্পর্কে জ্ঞান হাসিল করা আল্লাহ নবী সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে আজকাল অধিকাংশ মুসলিম যদি নবীর কথা জিজ্ঞাসা করেন কোন খোঁজ খবর রাখে না যে নবীর মা বাবার নাম কি নবীর কজন ছেলে মেয়ে ছিলেন তাদের নাম কি জানেন না নবীর কোন কোন চাচা মুসলমান হয়েছিলেন কারা হয়নি কোনো খোঁজ খবর নেই কিন্তু তাদের জিজ্ঞাসা করেন যে আপনি কোন দল করেন আপনার দলের নেতা ওর নাম কি হ্যাঁ, ওর স্বামীর নাম কি ওর ভাইয়ের নাম কি বা ওর স্ত্রীর নাম কি ওর কটা ছেলে মেয়ে সব জানে কোন ডিস্ট্রিক্টে তারা বাড়ি কোন ডিস্ট্রিক্টে সব জানে পুরো বায়োডাটা জানে বিস্তারিত পুরো জীবনী বলতে পারবে শুধু তাদের নেতা নয় অন্য কোন দেশের নেতা কাফের জালেম নেতা হ্যাঁ ক্রিকেটের প্লেয়ার তাদের জীবনী পুরো জীবনী বলতে পারবে আজকাল মুসলমান নায়ক নায়িকা কোথায় ভারতের বোম্বাইয়ের নায়ক নায়িকা আর বাংলাদেশের মানুষ পুরো তাদের জীবনে বলতে পারে যে তার বাড়ি কলকাতা না বোম্বাই না ইউপি না মাদ্রাস সব বলতে পারবে মুসলমানদের অবস্থা এমন কিছু শিখে যা শিখে কালকে আমাদের জবাব দিতে হবে কেন এই সব শিখলে এমন কিছু শিখে যে কালকে আমাদের জবাব দিতে হবে যে তোমাকে ব্রেন বুদ্ধি আর স্মৃতি শক্তি এই জন্য দিয়েছিলাম যে ওই নাপাক কথাগুলি এখানে ভরে রাখবে এই মেমোরিতে আর জানো না যে মোহাম্মদ রসুল্লাহামের নাম কি মোহাম্মদ রসুল নাম মোহাম্মদ আহমদ আর কি নাম আছে আল্লাহ নবীর হ্যাঁ কি বলেন হাসের আকিব হ্যাঁ আবুল কাসেম তো নবী করিম সাল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই কয়েকদিন আগে এক জায়গায় বক্তব্য ছিলাম এই সম্পর্কে বলছেন নবী সাল্লাহাম সম্পর্কে বলছিলাম তো জিজ্ঞেস করলাম নবী সাল্লামের কজন ছেলে জানেন না খোঁজ খবর মেয়ে জানেন না নবী বলছে যে নবী তার মধ্যে একজন বলছে নবী সাল্লামের বড় মেয়ে ফাতেমা একবার এইরকম ও বলতে পেরেছে শুধু আর কেউ বলতে পারেনি তো যে বলতে পেরেছে তার অবস্থা শুনে যে নবীর বড় মেয়ের নাম কি ফাতেমা ফাতেমা বড় মেয়ের নাম তো ছোট মেয়ের নাম কি ওজা হা আদরি আর কিছু জানা না একটাই তো মুখস্থ ছিল একটাই মুখস্থ ছিল একবার ওমরা করে আসছি তো শিয়া ড্রাইভার এক প্রতিযোগিতা করাচ্ছি নবীর যখন চার মেয়ের নাম বলেছি বলছি ওল্লাহ আনা মামি মালুম বাস মালুম ফাতেমা এই তো গুমরাহিতে পড়ে আছো তোমরা এই গুমরাহিতেই পড়ে আছো যে আল্লাহর নবী রহমতুল্লিল আলমী সারা বিশ্ব জাহানের পশু পাখির জন্য যিনি রহমত তার চারটা মেয়ে আর তোমার শুধু একটা কি জানলে তাহলে আল্লাহ নবী একটা কি ভালোবাসতেন বাকি তিনটাকে একেবারে ভালোবাসতেন না নাকি বা তিনি কম বেশি করতেন ভালোবাসায় আপনি একজন সাধারণ মানুষ পাঁচক্ত নামাজ পড়েন আপনি ভয় করেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে যদি সামান্য পার্থক্য করি কালকে আমাদের জবাব দিতে হবে আর নবী সাল্লাহ সম্পর্কে এইরকমই অবস্থা আপনাদের আকিদার বিশ্বাসের এই জন্যই তো গুমরাহিতে ডুবে আছে তো আজকাল মুসলমানদের অবস্থা এরকম নবী সাল্লা সাল্লাম সম্পর্কে খোঁজ খবর রাখেন না ফাইদা কিল যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বকা আপনার রব কে প্রতিপালক কে কে লালন পালন করেন আপনার কে দেখাশোনা করেন কে আপনার মালিক কে হায়াতের মালিক কেউ মতের মালিক ফকুল তখন জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাজি রব্বানি যিনি আমাকে লালিত পালিত করেছেন যিনি আমাকে মায়ের পেটে লালন পালন করেছেন ওয়ারাব্বা জমিয়াল আলামিন সারা বিশ্ব জাহানের সমস্ত মখলুকাত সৃষ্টি জগতের তিনি লালন পালন করে থাকেন তাদেরকে রেজেক দিয়ে থাকেন বেনিয়ামি তার অসংখ্য নিয়ামত দ্বারা ওয়াহুয়া মাহবুদি যখন তিনি আমার লালন পালন করলেন মায়ের পেটে তিনি আমাকে বাঁচিয়ে রাখলেন মায়ের পেট থেকে সহি সালামতে আমাকে নিয়ে আসলেন মাথাটা না বেরিয়ে যদি একটা পা বেরিয়ে যেত আর আর একটা পা ঢুকে থেকে গেছে কি অবস্থা হইতো আপনার হ্যাঁ কি অবস্থা হতো আপনারই কি অবস্থা হইতো আপনার মায়ের কি অবস্থা হইতো আল্লাহ তো তা করেননি আল্লাহ সহি সালামতে আপনার মাকেও রেখেছেন আর আপনাকেও সহি সালামতে পৃথিবীতে নিয়ে এসছেন যিনি আল্লাহ পাক রাবুল আলমিন এইভাবে লালন পালন করলেন মায়ের পেটে আবার দুনিয়া আসার পরে কত দুর্বল ছিলেন কত দুর্বল ছিলেন যে ঠান্ডাতে যদি কিছুক্ষণ মা রেখে দিত তাহলে শেষ আল্লাহ পাক মায়ের অন্তরে ভালোবাসা দিয়েছেন যাতে আপনার লালন পালন হয় মায়ের মাধ্যমে যদি ভালোবাসা না থাকতো তাহলে কোথাও ফেলে দিয়ে চলে আসতো অনেক ব্যবিচারকারিনী মহিলারা যারও সন্তানকে ফেলে দিয়ে চলে আসে মাঠে ঘাটে কোথাও ফেলে দিয়ে চলে আসে জীবন্ত ফেলে দিয়ে চলে আসে আর না হলে গলাটা টিপে দিয়ে ফেলে চলে আসে আপনার মাও যদি তাই করতো অভাবের কারণে গলাটা টিপে রেখে চলে আসতো কোথাও বা এমনি ফেলে দিয়ে চলে আসতো তাহলে কি অবস্থা হইতো তো আল্লাহ ফাকরব অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন সাথে সাথে যত কষ্ট হয়েছে প্রসব বেদনায় যদি মনে রাখতো আর অন্তরে মায়া না থাকতো তাহলে এর জন্য এত কষ্ট জীবন আমার চলে যাচ্ছিল এক আশা দিয়ে ফেলো একা ছাড়তে যদি ফেলে দিত কি অবস্থা হইতো তাহলে আল্লাহ এই ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দিয়েছেন ও আলকাইতু আলাইকা তা মিন্নি আল্লাহ মুসা আলি সালামকে বলছেন যে আমার পক্ষ থেকে তোমার ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দিয়েছি তোমার মায়ের ভালোবাসা যথেষ্ট হলো না মায়ের বাড়িতে মানুষ হতে পারছো না মানুষ হতে দেবে না ফেরাউন জবাই করে দেবে তখন আমি ভালোবাসা দিয়ে দিলাম আসিয়া ফেরাউনের স্ত্রীর অন্তরে ফেরাউনের পরিবারের অন্তরে আর তখন কোন রকমের সে স্বামীকে রাজি করেই নিল এমনকি ফেরাউনও চিনতে পড়ে গেল তখন ভালোবাসা তার হয়ে গেল যে না ছেলেটা যদি মানুষ হয় তাহলে আমি মরে যাওয়ার পরে আমার তো ছেলে মেয়ের নাই তো কে এ রাজত্ব সামলাবে তুই এই ছেলে হয়তো সামলাবে ভুলে গেল কিছুদিন আগের কথা যে জগে জবাই করছিল আল্লাহ বলছেন তো আলাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে দেওয়া ফেরাউনের অন্তরে ফেরাউনের স্ত্রীর অন্তরে এই ভালোবাসা যদি না দিত তাহলে ফেরাউন জবাই করে দিত যেমন অন্য অন্যদের জবাই করেছে কত হাজার হাজার পুরুষকে জবাই করেছে মানে ইসরায়েলের যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তিনি রেজেক দেন তিনি লালন পালন করেন চিন্তা করুন শ্বাসটা যদি দুই মিনিটের জন্য আমাদের রুদ্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে গেল স্পন্দন যদি বেড়ে যায় দশ মিনিটের জন্য এমন স্পন্দন বেড়ে গেল শ্বাস যতগুলি সেরা অপসেরা আছে যদি একটা ব্লক হয়ে যায় আজকাল কোলেস্ট্রলের জামানা তাই না কোলেস্ট্রল চর্বি জমে যাওয়ার জামানা ব্লক হয়ে গেল শ্বাস আর ঠিকভাবে রক্ত যাচ্ছে না খুব চিকন চিকন আর হালকা সেরা উপসেরা মাথার দিয়ে গেছে সেগুলি যদি ছেড়ে যায় স্টক ব্রেন স্টক সাথে সাথে আল্লাহ আপনার হেফাজত যতদিন করেছেন আপনি আছেন যেদিন মত চলে আসবে কোনো একটি এরকম কারণ হয়ে যাবে মতই হবে তো যে আল্লাহ আপনার আমার হেফাজত করছেন যিনি আমাদের লালন পালন করছেন তার এবাদত বন্দী করব না যে ব্যক্তি কিছুই দেয়নি কিছুই দিতে পারে না দেয়নি আর দিতেও পারে না তাকে চেষ্টা করব বলেন যিনি সৃষ্টি করলেন যিনি রেজেক দান করেন যিনি বায়ু বাতাস আর পানি দিয়েছেন পানি না হলে আমরা চলতে পারবো একটা দিন চলতে পারবো না সবকিছু আল্লাহ দিয়েছেন পানিও দিয়েছেন শ্বাস প্রশ্বাসও দিয়েছেন খাবারও দিয়েছেন কিন্তু আনলোডিং এর ব্যবস্থা যদি আল্লাহ না দিতেন খুব খেতে পারছেন কিন্তু পেশাব হয় না পেশা বন্ধ হয়ে গেছে পায়খানা হয় না বন্ধ হয়ে গেছে তাহলে দৌড়বেন হাসপাতালে যাই সার্জারি করি হ্যাঁ পেট কেটে সার্জারি করে অপারেশন করে এখন পায়খানা বের করতে হবে লাখ লাখ টাকাও যদি নেই ডাক্তার বলছে এক লাখ টাকা না হলে তোমার পায়খানা ক্লিয়ার করতে পারবো না আমি তোমার পেশাব ক্লিয়ার করতে পারবো না এই মারাত্মক রোগ আছে যা লাগে লাখ লাখ টাকার কোনো পরোয়া নেই কিন্তু আমাকে বাঁচাতে হবে আমার ছেলেকে বাঁচাতে আপনার বাবা বলছে আমার ছেলেকে বাঁচাতে হবে আপনার ভাই বলছে আমার ভাইকে বাঁচাতে হবে আল্লাহ তাহলে ভাবে আইয়ে আল্লাহ রব্বিকুমা তো কাজ দেবান আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে একটি নিয়ামত শুধু পেশাব ক্লিয়ারের নিয়ামত নেন পায়খানা ক্লিয়ারের নিয়ামত নেন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন ক্ষুদ্র মনে করবেন আর সে আল্লাহ বলেছেন যে জোহরে পাঁচ মিনিট থেকে দশ মিনিট তোমাকে নামাজ পড়তে হবে চার রাখাত ফরজ নামাজ পড়তে হবে পারি না ফজরে দুই রাখাত ফরজ নামাজ তোমাকে পড়তে হবে জানতে পারি না আল্লাহ যদি অনিদ্রার রোগ দিয়ে দেন আপনি যেই ব্যক্তি বলছেন যে আমি পারি না ফজর নামাজ পড়তে আল্লাহ যদি অনিদ্রার রোগ অনেকে আছে অনিদ্রার রোগ সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে মাসকে মাস চলে যাচ্ছে ট্যাবলেট না গেলে ঘুমই আসে না ঘুমই আসে না ট্যাবলেট খেতে হয় ঘুমের জন্য এইরকম যদি আল্লাহ বালা মুসিবত আপনাকে দিয়ে দেন তাহলে কি হবে এই ঘুম কে দিচ্ছে আপনাকে যে কত সুন্দর আমার দুই ঘন্টা ঘুমিয়ে নিলে মনটা শান্তি হয়ে গেল সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল সারা দিন মেহনত করেছেন চার পাঁচ ঘন্টা এক টানা যখন ঘুম হয়ে গেছে শরীর একবার ফ্রেশ হয়ে গেছে এই নিয়ামতের কি মূল্য দেবেন আপনি তাই আল্লাহ যখন দাতা তো একমাত্র আল্লাহর এবাদত বন্ধই করতে হবে তাই বলছেন ওয়াহুয়া মাহবুদি তিনি আমার মাহবুদ আমার এবাদতের হকদার তিনি লাইসালি উন সেবা তার ছাড়া আর কেউ আমার উপাস্য মাহবুদ নেই তার ছাড়া আর কারো এবাদত বন্দী করি না ও দলিল এর প্রমাণ কি যে আল্লাহ আমাদের লালন পালন করেন সুতরাং আল্লাহর ইবাদত হইতে হবে সুরা ফাতেহা সুরাই ফাতেহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুল আলমিন বিশ্বজাহানের পালন কর্তা বিশ্বজাহানের প্রতিপালক যিনি প্রতিপালক যিনি লালন পালন করেন যিনি লালন পালন করেন তার জন্যই সমস্ত প্রশংসা তিনি আমাদের এলাহ তিনি আল্লাহ তিনি আমাদের মাহবুদ অকুল্য মানুষ সুতরাং ইয়াকা নাবুদু তারপরে রহমান রাহিম আলী কেমদ্দিন ইয়াকা নাবুদ আল্লাহ যখন তুমি বিশ্বজাহানের লালন পালনকারী আমার লালন পালন করো তাহলে আমার এবাদত একমাত্র তোমার জন্য আল্লাহ ইয়াকা না বোধ একমাত্র তোমারই এবাদত বন্দী করি সাহায্য কার কাছে চাই আর কারো কাছে ওয়া ইয়াকা আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি তোমার কাছে সাহায্য কামনা করি অকুল্ল মানসে আল্লাহ আলম লেখক বলছেন যে আলামিন আল্লাহ বলেছেন আলামিন শব্দটি আলামের বহু বচন জামা আলাম মানে জগৎ আলাম মানে হচ্ছে জগৎ আর আলামিন মানে জগৎ সমূহ তাহলে জগৎ সমূহ কোথায় একটি তো জগৎ আছে পৃথিবী একটা না জগৎ একটি দুনিয়া একটি তাহলে আল্লাপাক আলামিন কেন বললেন আল্লাহরা বলেছেন যে জগতে এই পৃথিবীতে বিভিন্ন মখলুকাত রয়েছে সৃষ্টি রয়েছে পাখির মধ্যে বিভিন্ন শ্রেণীর পাখি আছে পশুর মধ্যে বিভিন্ন রকম পশু রয়েছে মানুষ রয়েছে জিন রয়েছে মালাইকা রয়েছে কত আল্লাহ সৃষ্টি রয়েছে প্রত্যেক সৃষ্টি এক একটি আলাম এক একটি জগৎ তাহলে মানব জগৎ একটি হচ্ছে মানব জগৎ ইনসান হচ্ছে মানব জগৎ মালায়কা ফেরেস্তা জগৎ জিন হচ্ছে জিন জগৎ জিন্নাত জগৎ জি এইভাবে পশু পাখির ক্ষেত্রে গরু একটি জগৎ ওট একটি জগৎ ছাগল একটি জগৎ এইভাবে যত মখলুকাত রয়েছে এক একটি জগৎ তাহলে যখন একাধিক জগৎ হয়ে গেল তখন জমা হয়ে গেল আল্লাহ ফাকরবুল আলমিন শুধু মানুষের লালন পালন করেন না রব নন যেমন মানুষের রব তেমন তিনি ফেরেস্তা মালাইকার রব তিনি তেমনই জিনের রব তিনি তেমন গরু ছাগলের রব তিনি তেমন পশু পাখির রব সবকিছু রব তিনি কীট পতঙ্গের রব তিনি পোকামাকড়ের সাপের রব সবকে আল্লাহ রেজেক দিচ্ছেন সবকে আল্লাহ পাক আলম রেজেক দিচ্ছেন এবং আল্লাহ পাক তাদেরকেও এই বুদ্ধি দিয়েছেন যে রেজেকের সংরক্ষণ কেমন করে করতে হবে রেজেক কোথায় সন্ধান করতে হবে একটি তাফসির পড়ছিলাম তাফসির পড়তে গিয়ে হয়তো অনেকে এই কথাটি জানেন মনে হয় বা জানেন না জানলে জানা হবে আর সবাই তো নিশ্চয় জানেন না বলছেন যে পিপিলিকা পিপিলিকাকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন যে বর্ষাকাল আসছে আমাদের সাথে বর্ষা বৃষ্টি খুব বেশি বর্ষাকালে তো খাবার পাবে না বর্ষাকালের আগে শীতকালে খাবারের ব্যবস্থা করে যে গর্ত রেখেছে গর্তের মধ্যে নিয়ে যাবে আচ্ছা গর্তের মধ্যে নিয়ে গিয়ে দানাকে যদি হুব যেমন করে নিয়ে গেছে ওই রকম করে রেখে দেয় তাহলে দানা কিন্তু গজিয়ে যাবে বৃষ্টি হলে যখন পানির রস যাবে তখন ফুটে যাবে তাতে গাছ ফুটে যাবে যখন অঙ্কুর চলে আসবে তো তার আর খাবার থাকবে না খেতে পারবে না গাছ হয়ে যাবে তাহলে কি খেয়ে বাঁচবে পিপিলিকা এই বুদ্ধি কাদ্দারা ফাহাদা আল্লাহ বলছেন যে কাদ্দারা ফাহাদ আল্লাহ পাক সুপরিমিত করেছেন খালাকা ফাসাউয়া কাদ্দারা ফাহাদ এই যে আল্লাহ পাক বলেছেন সাব্বিস মারাব্বিকাল আলাইহি খালাক ফাসাউয়া আল্লাযী কাদ্দার ফাহাদা সুপরিমিত করেছেন এবং আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন দুনিয়ার ক্ষেত্রেও আর ধর্মীয় ক্ষেত্রেও থেকে আল্লাহ এই বুদ্ধি শিখিয়েছেন যে এক কাজ করো যে দিক থেকে অঙ্কুর গজায় গাছের দানা থেকে গম থেকে ধান থেকে সেই দিকটার একটা কোনাটা একটু খেয়ে রেখে দাও প্রত্যেকটা দানা দেখবেন ভালো করে যদি কোনোদিন দেখেন পিপিলিকার বাসা ওখানে দানা যদি দেখেন দেখবেন এক কোনা খেয়ে আর খাওয়া শুনেছেন কোনোদিন এই কথা হ্যাঁ এক কোনা খাওয়া আছে দেখবেন টেস্ট করে যেই কোনা দিয়ে গজিয়ে যাওয়ার আশঙ্কা আছে যে গজিয়ে যাওয়া ওকে কে বুদ্ধি দিল যে এই দিক থেকে গাছ গজাতে পারে অঙ্কুর গজাতে পারে এই দিকটা খেয়ে দেবো হ্যাঁ আর খেয়ে সংরক্ষিত করে ছয় মাসের জন্য রেখে দেবো বর্ষাকালের জন্য তাহলে বর্ষা বৃষ্টিতে রস পেলেও আর গজাতে পারবে না আমি আরামসে খেতে থাকবো জি আল্লাহ আকবর কেমন তার রাব্বুল আলামিন আল্লাহ শুধু রাব্বুল নাফ নয় আল্লাহ কোরআন এখানে রব্বুল নাসও বলেছেন কারণ মানুষকে আল্লাহ সবচাইতে ভালো খাবার ভালো রেজিক দিয়েছেন ভালোভাবে লালিত পালিত করেছেন কোন জাতি আছে যার কাপড় চোপড় এরকম আছে হ্যাঁ গরু ছাগরের লজ্জা স্থান তাদের তো লজ্জা স্থান আছে তো লজ্জা স্থান ঢাকার জন্য কাপড় চুপড়ের ব্যবস্থা আছে শীতকালে একটা চট দিয়ে দেয় অনেকে ঢাকার জন্য গরু হ্যাঁ? আছে আর আপনার জন্ম হওয়ার সাথে সাথে হাসপাতালে হইলে হাসপাতালে বাড়িতে হইলে উপহার কাপড় বিভিন্ন রকমের কাপড় চোপড় উপহার পৌঁছে গেছে মা খালা নিয়ে এসে পৌঁছে গেছে তো আল্লাহ কিভাবে তরিবত করেন আল্লাহ ফাকুল আউজুবির রব্বিন নাস এখানে রব্বুল নাস এই জন্য বলেছেন মানুষের স্পেশাল আল্লাহ তরিবত করেছেন লালন পালন করছেন সারা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত লালন পালন এবং তাদেরকে ছোট থেকে বড় করা শক্তিশালী করে সব আল্লাহ পাকের কাজ তাই বলছেন লেখক অকুল্য মানসে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছুই আছে তাকে আলাম বলা হয় জগৎ ওয়ানা ওয়াহেদমিন জালিকাল আলম আমি একজন আপনি একজন এই সারা পৃথিবীতে যে সারা জাহান রয়েছে জগৎ রয়েছে তার একজন আমি আপনি এক ব্যক্তি সারা জাহানের আপনি একটি সৃষ্টি সারা জাহানের আল্লাহ ফকরবুল আলমিনের ওয়ানা ওয়াহেদমিন জালিকাল আলম এই যে জগৎ রয়েছে জগতের আমি এক ব্যক্তি ফাইজা কিল আল্লাকা যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মা আরাস্তা রব্বাকা আপনি আল্লাহকে কেমন করে চেনবেন বা চেনলেন কেমন করে চেনবেন কেমন করে বা চেনলেন কেমন করে যদি চেনে থাকেন তো বলেন যে কেমন করে আল্লাহকে চেনলেন জানলেন কেমন করে যে আপনার আল্লাহ আছে আপনার মাহবুদ আছে আপনার সৃষ্টিকর্তা আছেন আপনার রেজেক দাতা আছেন যেখান থেকে আল্লাহ পাক রেজেক আপনার জন্য বাগবন্ডন করেছেন যিনি আপনার লালন পালন করছেন যিনি আপনাকে দুর্বল ছিলেন দুর্বল থেকে আপনার সবল করলেন শক্তিশালী করলেন যৌবনে আসলেন শক্তিশালী হলেন আবার যৌবন থেকে যৌবন ঢলতে লাগলো তখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন কেমন করে আপনি রবকে চেনলেন তখন বলবেন আপনি উত্তরে শেখে নেন বে আয়াতি ও মখলুকাতি আল্লাহকে চেনবো আল্লাহর নিদর্শন দেখে এবং আল্লাহর সৃষ্টি জগৎকে দেখে আল্লাহর মখলুকাতকে দেখে এবং আল্লাহর নিদর্শনকে দেখে নিদর্শন আয়াত বলা হয়েছে আয়াত দুই রকমের আয়াত সৃষ্টিগত আয়াত যেগুলোকে আয়াতে কৌনিয়া বলেন তফসির কার্বন বলেছেন আয়াতে কৌনিয়া পৃথিবীতে সৃষ্টিগত কিছু আল্লাহর নিদর্শন আছে যা দেখে আল্লাহকে চেনা যেতে পারে যে এগুলি এমনিতে হতে পারে না এই যখন হয়েছে নিশ্চয় এসবের সৃষ্টি কর্তা তৈরি যিনি করেছেন একজন আছেন তিনি আল্লাহ আর শরীয়তগত আয়াত আয়াতে শরিয়া শরীয়তগত আয়াত কোরআনুল করিম কোরআনুল করিম প্রিয় মোহাম্মদ রসুল্লাহামের ওপর আল্লাহ পাক আল কোরআন নাজেল করেছেন কোরআন কারিমে বিভিন্ন ভাবে আল্লাহ ফাকরবুল আলমে তার মারিফাত সম্পর্কে তার সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ খালাকাসমাওয়াত আয়াতগুলি আসছে আল্লাহ সেই সত্তার নাম যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে দেখতে পাচ্ছেন চোখের সামনে আকাশ দেখছেন জমিন দেখছেন পাহাড় পর্বত দেখছেন ইত্যাদি দেখছেন আল্লাহ পাকের বহু আয়াত রয়েছে আল্লাহর তহিদ সম্পর্কে আল্লাহর একত্র সম্পর্কে তো শরীয়তের আয়াত এবং সৃষ্টিগত আয়াত নিদর্শন দেখে আল্লাহকে চেনবেন এটি একটি বস্তু এটা নিদর্শন কিসের নিদর্শন যে এটা একটা যখন মেশিন বা যন্ত্র তো এই যন্ত্র কেউ তৈরি করেছে এই যন্ত্র দেখতে আপনার ব্রেনে কথা আসার জন্য এক সেকেন্ড সময় লাগে না যে এটা কেউ কি করেছে তৈরি করেছে না অটোমেটিক তৈরি হয়েছে এমনিতেই এমনিতে কোনো জায়গায় হঠাৎ করে তৈরি হয়ে পড়ে আছে এরকম হয়েছে কেউ যদি বলে যে এটা চাইনায় তৈরি হয়েছে আর জাপানে হঠাৎ করে হঠাৎ করে দেখা গেল যে রাত্রে কারখানা ভর্তি কোন মানুষ নেই জন নেই কল নেই কারখানা নেই মেশিন নেই যন্ত্র নেই কিচ্ছু নেই আর এইসব পার্স নেই কিচ্ছু নেই এমনিতে এরকম তৈরি হয়ে ভর্তি আছে দেখলো অনেক যখন দেখলো চায়নায় আর জাপানে তখন সেগুলি তখন বিভিন্ন দেশে ওরা পাঠিয়ে দিল বিশ্বাস করবেন বলছি যে পাগল হয়েছে নাকি পাগলের মতো কথাবার্তা বলছে আরেকজন বলছে না ওখানে কলকারখানা আছে আল কলকারখানাতে বহু কর্মচারী আছে যারা মেহনত করছে কাজ করছে আর এইভাবে বিভিন্ন এতে স্পেয়ার পার্টস আছে সে পার্টসগুলি দিয়ে জড়িয়ে তৈরি করেছে লোকজনও তৈরি করেছে কোনো কোম্পানি তৈরি করেছে বলছেন হ্যাঁ ঠিক আছে এর কিছু বুদ্ধি আছে তাহলে বুঝে কিছু তো আল্লাহকে চেনবেন আল্লাহর নিদর্শন দেখে সৃষ্টিগত নিদর্শন এবং শরীয়তি আয়াত হচ্ছে কোরআনুল করিমের আয়াত দিয়ে আর আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখে সৃষ্টি জগৎ দেখার আগে আল্লাহ প্রথমে নিজেকে দেখতে বলেছেন অফি আনফুসেকুম আফালা তুবসেরন তোমাদের মধ্যে আল্লাহকে পাবে যদি তোমরা দেখো তোমরা কি দেখো না এই আয়াতের সুফিবাদের ব্যাখ্যা হচ্ছে কুফুরি ব্যাখ্যা যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কিছু নেই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ ওয়াহাদাতুল ওজুদ কারণ আল্লাহ বলছেন অভিয়ান তোমাদের মধ্যে আল্লাহ আছে তোমার মধ্যে আল্লাহ আমার মধ্যে আল্লাহ এর মধ্যে আল্লাহ ওর মধ্যে আল্লাহ আল্লাহ গাছেও আল্লাহ আপনার পিলারেও আল্লাহ ঘরেও আল্লাহ সবকিছুতে আল্লাহ তাহলে সব আল্লাহ আল্লাহ সব আল্লাহ আল্লাহ আর এই এই তার কিতাব থেকে পড়ে শুনিয়েছি মনে আছে তো নাই রে নাই রে কিছু নাই রে বাস সবকিছু আল্লাহ আছে না আবার ওই আর কিতাব থেকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ তালা যদি সময় পাই তাহলে কিচ্ছু নেই সবকিছু আল্লাহ ওয়াদাতুল উজুদের আকিদা কুপুরি আকিদা আর ওয়াফি আনফুসিক আফালতুবসিরুনের যেই ব্যাখ্যা সাহাবাই কেরামরা তাবেইন যারা নবী সাল্লাল্লাহু থেকে সাহাবাই কেরাম থেকে তারা শিখেছেন তা হচ্ছে যে আল্লাহকে যদি চিনতে হয় তাহলে নিজের মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করো তাহলে আল্লাহকে পেয়ে যাবে আল্লাহকে চিনতে পারবে যে এত সুন্দর ব্রেন মাথা আর এই সুন্দর গোল কোথাও বসা নেই কোথাও খারাপ লাগে না দেখতে হ্যাঁ চুলগুলি যদি এই পর্যন্ত না থাকে যদি এগুলোতে চুল থাকতো এখানে চুল থাকতো সব চুল থাকতো কত খারাপ লাগতো এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন হাত যেখানে লাগে পা যেখানে লাগে নাক যেখানে লাগে নাকের জায়গায় দুটো নাক যদি থাকতো কত খারাপ লাগতো চিন্তা করুন এইভাবে ভিতরে ভিতরে যে মেডিকেল মেডিকেল সায়েন্সে যে ভিতরের খুব খবর যা আছে তা যদি অধ্যায় অধ্যয়ন করেন তা যদি পড়াশোনা করেন তাহলে আরো বেশি চিনতে পারবেন যে সুহান কিভাবে এই যন্ত্রগুলি চলছে এইগুলি আমরা কিনছি যদি জাপানি খুব ভালো সেটও কিনে পাঁচ বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে পাঁচ বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে আর একজন মানুষ আশি বছর নব্বই বছর একশো বছর বাঁচছে কখনো হয়তো সামান্য অসুখ হইলো না হইলো হইলো না সুন্দর আছে এর মধ্যে কত হয়তো আপনার পার্টস গুলিকে বদলাতে হচ্ছে যদি আপনাকে রিপেয়ারিং করে ও ঠিক করতে হয় তাহলে কত কি বদলাতে হচ্ছে আর আপনার শরীরে আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট বছর বাঁচেন না কোনো অপারেশন হয়েছে অধিকাংশ মানুষ অল্প অল্প লোকেরই অপারেশন আজকাল হচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ বিনা অপারেশনে বিনা কাটা ছেঁড়াতে সুন্দর ষাট বছর তার যন্ত্রপাতি সবকিছু কাজ করলো অঙ্গ প্রথম অফিয়ান হোসেকম তোমার মধ্যেই চিন্তা করো তুমি যে এগুলি এমনি তো হয়ে গেল অটোমেটিক এটা যদি অটোমেটিক না হয় এটা দেখে যদি মনে করেন যে কোন কোন কোম্পানির সোনি কোম্পানি হ্যাঁ কোন কোম্পানি এটা কোন কোম্পানি এইটাও সনি কোম্পানি তো যদি এইরকম কোম্পানি কোম্পানিতে না কোম্পানি তৈরি করেছে তাহলে আপনি কোন কোম্পানিতে তৈরি হলেন আল্লাহ পাকরবুল আলমের কোম্পানিতে তৈরি হয়েছেন অফি আনফোসে কম আপালাতুম সরুন তা দেখতে পাও না আল্লাহকে চিনতে পারেন এই হচ্ছে আল্লাহর মারেফাত আল্লাহর মারেফাত মানে এই নয় যে আমার মধ্যে আল্লাহ চলে এসছে এমন এমন জিকির ফিকির করবেন যে জিকির ফিকির করতে করতে বাকি বিল্লা ফানা ফিল্লা হয়ে যাবেন আর যিনি আমি তিনি যিনি আল্লাহ তিনি আমি আনাল হাক আনাল হাক এইসব কুপুরি কথা এসব কুফুরি কথা এর নাম মারেফাত নাই মারেফাত মানে হচ্ছে আল্লাহর আয়াত নিদর্শন দিয়ে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনা তারপরে লেখক বলছেন অমিন আয়াতে আন্নাহার আল্লাহর নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত আর দিন রাত দিন এমনিতে চলে আসছে রাত শেষ হচ্ছে দিন চলে আসছে দিন যাচ্ছে রাত চলে আসছে সকাল হচ্ছে আবার সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেল আবার সকাল হলে তখন কোথায় রাতের অন্ধকার শেষ হয়ে গেল দিন হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল এসব এমনিতে হয়ে যাচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত আল্লাহ কোরআনে বলেছেন একটি দিন সূর্য সূর্য পূর্ব দিকে দেখছেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল পুরুষ আর সূর্য দেখতে পাই না চন্দ্র চন্দ্র দেখছেন যে ছোট হয়ে চিকন হয়ে দেখলাম প্রথম মাসে আবার বড় হলো আবার শেষ হয়ে গেল ক্ষয় হয়ে গেল অমিন আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রয়েছে সাত আসমান আরাজন আসাব সাত জমিন না এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি আল্লাহ মাখলুকাত এগুলি দেখেন আর চিন্তা করেন যে এগুলি তৈরি হয়েছে এত সুন্দর গাছ এমনি তৈরি হয়ে গেছে এত সুন্দর পাহাড় পর্বত এমনি তৈরি হয়ে গেছে এত সুন্দর ফলমূল এমনি তো হয়ে গেছে এগুলোর কেউ সৃষ্টিকর্তা নেই অমাবাইন আহমা এবং এর মধ্যে যা কিছু আছে এগুলি হচ্ছে আল্লাহর মাখলুকাত ওয়াদ্দালিল কৌলহ তালা এই মর্মে দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী অমিন আয়াতে হিল্লাইল ওয়ান্নাহার আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে রাত ওয়ান্নাহার আর একটি হচ্ছে দিন অশামস আল কামার সূর্য চন্দ্র তারপরে আল্লাহ বলছেন এগুলি আল্লাহ নিদর্শন অর্থাৎ এগুলি আল্লাহর সৃষ্টি এগুলিকে দেখলে আল্লাহকে চিনতে পারবে যে সূর্য এমনিতে অটোমেটিক হয়ে যায়নি রাত এমনিতে হয়ে যায় না দিন এমনিতে হয়ে যায় না বরং আল্লাহ পাক এগুলিকে করছেন রাতের আবর্তন বিবর্তন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সুতরাং এগুলিকে তোমরা চেষ্টা করিও না লাতুদুল ইসামসি ওয়ালাল কামার না সূর্যকে চেষ্টা করবে সূর্য পূজকদের মতো ওয়ালাল কামার আর না চন্দ্রকে চেষ্টা করবে আল্লাহ পাক বলছেন তোমরা চেষ্টা করো সেই আল্লাহকে যিনি এসবকে সৃষ্টি করেছেন ইনকুন তুমি ইয়াহুত তাবুদুন যদি তোমরা একমাত্র আল্লাহর এবাদত বন্দীকারী হও আল্লাহর যদি বান্দা হও তাহলে শির করবে না আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করবে না নিশ্চয় তোমাদের রব সেই আল্লাহ তোমাদের প্রতিপালক সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন ছয় দিনে আল্লাহ সম্পর্কে এই জ্ঞান হাসিল করলাম যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং ছয় দিন আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ আর এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে তারপরে সৃষ্টি করে আল্লাহ কোথায় রয়েছেন অতপর আল্লাহ তার আরো আরসের সমাসীন সে রয়েছেন আল্লাহ সম্পর্কে এই মারেফাত মানে এই জ্ঞান হাসিল করলেন যে আল্লাহ কোথায় বলে মমিনের কলবে কলবে বলে না বলে না বিদাতিরা তাদের সংখ্যা বেশি না বাংলাদেশে চিন্তা করুন তো দেখি আবার কেউ বলে সর্বস্থানে আল্লাহ কোথায় বলে সর্বস্থানে বিরাজমান সবকিছুতেই বিরাজমান কোথেকে শিখলো হিন্দু ধর্ম থেকে শিখলো এগুলি হিন্দু ধর্মের মধ্যে রয়েছে যা পাঠ্যপুস্তকে এসেছে মুসলমানদের আর কোরআনুল করিম যে আসমানের সিলেবাস তাতে আল্লাহ বলছেন আল্লাহ কোথায় রয়েছেন সে আজিমে রয়েছেন আল্লাহ তার সে রয়েছেন সৃষ্টি জগৎ থেকে আল্লাহ কাকরাবুল আলম পৃথক হয়ে রয়েছেন কথাটি মনে রাখবেন বলছেন বা এনুন মিন খালকাহি এই ভ্রান্ত আকিদার খণ্ডনের জন্য এই শব্দ মনে রাখতে হবে বা এই বাক্যটি মনে রাখতে হবে কারণ সুফিবাদের ভ্রান্ত আকিদা যে আল্লাহ মানুষের মধ্যে একাকার হয়ে রয়েছেন ওয়াহাদাতুল লজুদ হলে মানে পুরো সারা পৃথিবীতে যা কিছু আছে সবের অস্তিত্ব হচ্ছে এক মানে যিনি কোদাস হ্যাঁ তাই হচ্ছে সৃষ্টি সৃষ্টির আলাদা কোনো অস্তিত্ব নেই ওয়াহাদাতুল লজুদ আর না হলে হোসেন মানুষের হাল্লাজের কুফুরি আকিদা যে আল্লাহ বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির মধ্যে কি করেন আল্লাহর অবতরণ ঘটে যেটাকে হলুল বলা হয় আরবি ভাষায় অবতরণ ঘটে তার মধ্যে অবতরণ ঘটে গেছিল এই কুহুরি আকিদা পেশ করলো জবাই হলো মালাউন অভিশপ্তা জি যাকে বিদাত পন্থীরা কবর পূজারীরা রহমতুল্লাহ আলাই আর আল্লাহর সবচেয়ে বড় অলি মনে করে অলি অবশ্যই কিন্তু কিসের অলি শয়তানের অলি ফাঁকাতেলু আউলিয়া শয়তান শয়তানের অলিদের বিরুদ্ধে সংগ্রাম চলতে থাকবে কেমন পর্যন্ত হকের এই সংগ্রাম চালাতে হবে কি বলছিলাম যে আল্লাহ ফাকরাবুল আলমিন আরো সে রয়েছেন এবং আল্লাহ ফাকরাবুল সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে রয়েছেন যদি কলব থাকে তার মানে একাকার হয়ে আর যদি বলেন অস্তিত্ব একটি শুধু দেখতে এতগুলি মানুষ মনে হয় কিন্তু বা এত সৃষ্টি কোনো কোথায় ঘর বাড়ি কোথাও গাছপালা কোথাও পাহাড় কোথাও পর্বত কোথাও আর কিছু কোথাও উঁচা কোথায় নিচা কোথাও জমি কোথাও বালি কিন্তু আসলে এসব কিছু না সব কিছু হচ্ছে আল্লাহ বাহাদাতুল অথবা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যখন খুব খুব রিয়াজত করে আর খুব যখন জিকির ফানা করে জিকির করে ফানা হয়ে যায় তখন আল্লাহ তার মধ্যে অবতরণ করে সব হচ্ছে কি কুফুরি আকিদা যারা মনে করলো যে আল্লাহ তারা বিলীন হতে পারে সহি আকিদা হচ্ছে যে আল্লাহ পাক আরসে রয়েছেন এবং সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে রয়েছেন সৃষ্টি জগতের ঊর্ধ্বে রয়েছেন তাই আমরা তসবি করি সুহান রব্বিয়াল আলা আল্লাহ বলছেন সব বেহিসমা রব্বিকাল আলা তোমার সেই মহাপ্রভুর কি করো তসবি করো পবিত্রতা ঘোষণা করো যিনি সর্বোচ্চ যিনি মহান যিনি সবচেয়ে উঁচাতে রয়েছেন পৃথক রয়েছেন তো আল্লাহ পাক আরো সে রয়েছেন আরো সে সমস্যা রয়েছেন ইউকশিল্লাহার নাহার রাত দিনকে গিয়ে ঢেকে নেই আল্লাহ বলছেন ইউকশিল্লাইল আর নাহার রাত দিনকে ঢেকে নেই দিন হয়ে আছে আছে রাত যখন আসলো তো রাত যেন এসে কি করলো যেমন কোনো কিছু দেখতে পাচ্ছেন পাচ্ছেন না দেখছেন এটাকে আমি ঢেকে দিলাম আর দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না ঠিক ওই রকমের যেন রাত নিজের চাদর নিয়ে আসলে আসার পরে দিনকে দিল ঢেকে আর দিন দেখতে পাচ্ছেন না আলো নেই অন্ধকার বাড়িতে লাইট না থাকলে হ্যাঁ যৎসনা না থাকলে হ্যাঁ তাদের কিছুই দেখতে পাচ্ছেন না নিজের আঙুলও দেখতে পাচ্ছেন না চোখের সামনে নিয়ে এসে আল্লাহ তাই বলছেন ইউসিল লাইলুন নাহার রাতে দিনকে আচ্ছাদিত করে ঢেকে নেই ইয়াতলবহু হাসিসান এবং খুব দ্রুত বেগে তার সন্ধান চালায় যে দিন কোথায় আছে তেড়ে যায় আল্লাহ বলছেন এগুলি গবেষণামূলক বিজ্ঞান রয়েছে এগুলিতে যারা বিজ্ঞান সম্পর্কে পারদর্শী তারা যদি এগুলিকে আরো ব্যাখ্যা করে বৈজ্ঞানিক ব্যাখ্যা তাহলে এতে আরো কথা রয়েছে যে আল্লাহ কি বলছেন যে রাত দিনকে দ্রুত বেগে সন্ধান করে যেন তাড়া করে যাচ্ছে কেমন তাড়া করে যাচ্ছে এরোপ্লেনে যখন আপনি উড়ে আসছেন আপনি তো দৌড় দিয়ে আসছেন ঘন্টায় আটশো কিলোমিটার নয়শো কিলোমিটার বেগে আপনার প্লেন চলছে আর সেই প্লেনে আপনি সফর করে আসছেন বিকেলবেলা আপনি বাংলাদেশ থেকে কি করেছেন পূর্ব দিক থেকে বাংলাদেশ থেকে আপনি জার্নি শুরু করেছেন বিকেলবেলা ফ্লাইট উঠেছেন আর পাঁচ ছয় ঘন্টা পরে নামবেন আপনি এত দ্রুত বেগে আসছেন আর রৌদ্র দেখে উঠলেন তারপরে এসে এখানে আসে রৌদ্র পাচ্ছেন না কি পাচ্ছেন অন্ধকার কেন আপনি তো দৌড় দিয়ে আসছেন কিন্তু রাত যে পিছন দিক থেকে দৌড় দেয় রাতের অন্ধকার দৌড় দিয়ে আসছে আপনার চাইতে বেশি দৌড় দিয়ে আসছে তাই আল্লাহ বলছেন ইয়াতুল বহু হাসিসা খুব দ্রুত বেগে রাত দিনের সন্ধান করছে দিন কোথায় আছে দিনকে ঢাকবো অশামসাওয়াল কামার আল্লাহ পাক সূর্য চন্দ্র ও নজুম তারকারাজি সৃষ্টি করেছেন কেমন ভাবে মোসাখারাতিন বে আমরে এগুলি আল্লাহর আদেশের অনুগত মোসাখারাত মানে অনুগত আল্লাহর আদেশের অনুগত আল্লাহ যেইভাবে আদেশ করেছেন সেইভাবে এগুলি আসছে সূর্য আসছে যেদিন আল্লাহর আদেশ হবে যে সূর্য তুমি যাও পশ্চিম থেকে উঠো সেদিন কেমন হয়ে যাবে আর চন্দ্রে চন্দ্রকে আল্লাহ পাকে আলোহীন করে দিবেন তারকা যে অসংখ্য তারকা রয়েছে আসমানে সবগুলি খুশি খুশি পড়ে যাবে আলোহীন হয়ে যাবে সব শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহুল খালক আল আমর জেনে রাখো যে সৃষ্টি যখন আল্লাহর তখন আদেশও একমাত্র কার আল্লাহ দেখেন দুইটি কথা আল্লাহ বলেছেন আল্লাহ জেনে রাখো লাহুল খালক সৃষ্টিও আল্লাহর আর আল আমর আদেশের ক্ষমতাও আদেশের হকদারও আল্লাহ যখন সৃষ্টি করলেন আল্লাহ আপনাকে আপনার জমিনকে যেই জমিন ওপরে বসবাস করছেন চলছেন ফিরছেন যে জমিন থেকে আপনি রিজেক্ট সন্ধান করছেন যেই জমিনের উপরে দোকানপাট করছেন যেই জমিন আপনি চাষাবাদ করছেন তাও আল্লাহ সৃষ্টি করলেন তাহলে আদেশ কার মানবেন আপনি আপনার নেতার বসের হ্যাঁ কোরআন হাদিসের বিরুদ্ধে আপনার নেতার আদেশ আসছে আপনার মনিবের আদেশ আছে তার আদেশ মানবেন আপনার পীরের আদেশ আসছে যে আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে ওইসব বুঝতে হবে না আপনাকে যে আদেশ করছে সে আদেশ পালন করেন আসবে কিতাব খুলে দেখাবো বলছে যে পীর যখন আদেশ করবে যদিও আপনাকে লাগে যে নাজাইজ কাজ তো হারাম কাজ তবু করেন কারণ পীর যা বুঝছে আপনি বুঝেন না আমি তো হালকা করে বললাম আরো দেখবেন পীর বলছে মদ খাও আপনি জানছেন মদ হারাম কেমন কথা বলছে খবরদার বলছে চুপ করে পান করে নেন এই ভাষাতে পীর বলছে খুন করো খুন করে দাও আপনি কথা বলতে পারবেন যে আমি এই নিষ্পাপ লোক আমি তো এর দোষ খুঁজে পাই না কেন খুন করব আমি এই কথা বলবেন না কারণ তিনি যা বুঝছেন আপনি বুঝেন না সুহান আল্লাহ আল্লাহ হয়ে গেল ইন্নি আলাম আল্লাহ তা আলামুন এ কথা কে বলেছেন আল্লাহ পাক বলছেন আদমকে সৃষ্টি যখন করলেন আলহ ইসালাম ফেরেস তারা যখন বললেন আল্লাহ কেন সৃষ্টি করবেন এরা ওই জিন্দার মতো ফিতনা করবে লড়াই করবে তখন আল্লাহ কি বলেছে এমনি আলম আল্লাহ তালামন তোমরা জানো না যে আমি জানি আর এই পীরও বলছে যে পীরের যদি আদেশ হয় পীর কি বলার আদেশ হয়েছে তাহলে আপনি কোনো এতরাজ করবেন না নাজায়জ কাজ আপনাদের শরীয়তে নাজায়জ মনে হচ্ছে কিন্তু এর কিছু রহস্য আছে সুতরাং আপনি করে ফেলুন কিতাব যখন খুলবো তখন ভালো করে বুঝে আসবে যে বাপরে এসব শিক্ষাও দেওয়া হয়েছে জি আল্লাহ পাক বলছেন যে সৃষ্টি যখন আল্লাহর লাহুল খালকো ওয়াল আমরো তাহলে আদেশও তার তাহলে কার আদেশ পালন করবেন আল্লাহর না স্ত্রীর পালন করবেন না স্ত্রী বলছে দেখো তুমি দাড়ি রাখতে পারবে না কিন্তু দাড়ি রাখলে তোমার খবর আছে অনেক ভাই এখানে এইরকম আছে এবং অনেক ভাই এসে জিজ্ঞাসা এই মাসলা জিজ্ঞাসা করেছে অনেকে আল্লাহ হিদায়ত করেছে অনেকে এখনো হিদায়ত করেনি স্ত্রীর বসেই হয়ে আছে হ্যাঁ মোস্তাক খারুন বিজা আল্লাহ বলছেন খারাতুন বি আমরি সূর্য চন্দ্র তারকা রাজি আসমান জমিন সবকিছু আল্লাহর আদেশে অনুগত আর ইয়ে বেচারা পুরুষ স্ত্রীর অনুগত স্ত্রীর অনুগত স্ত্রী বলছে দাঁড়িয়ে রাখা চলবে না তোমার আমি এত পড়াশোনা করেছি ডিগ্রি কোর্স করেছি মাস্টার করেছি তোমার মুখ দাড়ি বরদাস্ত করতে পারবো না আমি এই পারা যাবে না আমার জন্য বিরক্তিকর তার অনুগত আপনি আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর আনুগত্য করে আপনি আল্লাহ আনুগত্য করেন না আপনি বিবির আনুগত্য করেন অনেক বিবি বলে তোমার মা বাবাকে পয়সা দেওয়া চলবে না জি এরকম বহু লোককে জানি চেনি যাদের বাধা দিয়েছে ঝগড়া করে এই জন্য স্ত্রী স্বামীর সাথে যে তুমি কেন টাকা দিবে তোমার বাবা মাকে অনগত আপনি হয়ে গেলেন স্ত্রী এমন লোককে চিনি সৌদি আরবে থাকতো তার বাবা মাকে এক পয়সা দিত না আর শ্বশুর অ্যাকাউন্টে টাকা পাঠাত আল্লাহ পাক স্ত্রীর অন্তরকে পরিবর্তন করে দিলেন আল্লাহ কি করতে পারেন মোকাল্লেবাল কুলুব দোয়া আছে না মোকাল্লেবাল কুলুব ইয়া মোকাল্লেবাল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী সাব্বেদ কালবি আলা দিন আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো এখানে ফ্যামিলি নিয়েছিল স্ত্রী হঠাৎ করে এখানে অবৈধ সম্পর্ক করলো এক ছেলের সাথে স্বামী জানতে পারলো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়ে গেল যত টাকা পয়সা ছিল কার অ্যাকাউন্টে বললাম শ্বশুরের অ্যাকাউন্টে এক পয়সা বাবা মাকে দেয়নি শাস্তি আল্লাহ দুনিয়াতে কি দিয়ে দিলেন আখেরাতের শাস্তি তো রয়েছে শাস্তি কি দিলেন যে স্ত্রী জেনায় লিপ্ত হলো ধরা পড়লো স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হলো আর টাকা পয়সা যা অ্যাকাউন্টে শ্বশুর ওই শ্বশুর কিবলা শ্বশুরের অ্যাকাউন্টে পাঠিয়েছিল কিবলা নিয়ে গেল আমার মেয়ে যখন তোমার কাছে থাকবে না তোমার কিসের টাকা আছে অস্বীকার করতেন আমার কাছে এক পয়সা নেই তুমি এক পয়সা দাও মিথ্যা বলছো খালি হাতে কয়েক বছর থেকেছে সৌদি আরবে তারপরে খালি হাতে স্ত্রীও গেল হ্যাঁ টাকা পয়সাও গেল আমও গেল আমাদের অঞ্চলে বলে আমার দেশ তো আমও গেল আর ছালাও গেল কথা বুঝতে পেরেছেন আর বাপ মার অভিশাপও পেল কত কষ্ট করেছে বাপ মা চাষি গরিব মানুষ তো আল্লাহ বলছেন লাহুল খালকো সৃষ্টি করেছেন আল্লাহ ওয়াল আমর সুতরাং আদেশ আল্লাহ আপনি আল্লাহর আদেশ পালন করুন তাবারাক আল্লাহ আল্লাহ পাক বরকতময় বরকতের মালিক আল্লাহ সুতরাং ভয় করেন আল্লাহকে চান আল্লাহর কাছে আপনি রব্বুল আলমিন যিনি বিশ্ব জাহানের রব ও রব্বহু আল মাহবুদ আর যিনি রব তিনি হচ্ছেন মাহবুদ অর্থাৎ উপাস্য একমাত্র তার এবাদত বন্দী হইতে হবে এর দলিল হচ্ছে যে যিনি রব তিনি মাহবুদ আল্লাহ বলছেন ইয়া ইহান্না সবদু রব্বাকুম হে মানব সকল তোমরা তোমাদের রবের এবাদত করো রবকে আল্লাহ কি বললেন মাহবুদ বললেন এখানে অবুদু রব্বাকুম তোমাদের রবের এবাদত বন্দী করো আল্লাজি খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাজি নামিন কাবলিকুম এবং তোমাদের পূর্বের মানুষদেরকেও সৃষ্টি করেছেন লা আল্লাকুম তাত্তাকুম যাতে করে তোমরা ভয় করতে পারো আল্লাহকে আল্লাজি জাআলা আর আরদা আসা যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা রূপে সৃষ্টি করেছেন আমরা জানি পৃথিবী ঘুরে ঘুরে না এই ঘোরা যদি অনুভূত হইতো তাহলে বাস করতে পারতেন বাড়ি ঘর বানাতে পারতেন সবসময় তো থরথর করে কাঁপছে এই যে ঘুরছে আমার হাতটা ঘুরছে যদি এইরকম ঘুরতে থাকে এটা অনুভূত অনুভূত বুঝতে পারছেন তাহলে এখানে কি আপনি চলতে পারবেন বাড়ি বানাতে পারবেন তো এই যে পৃথিবী ঘুরছে চিন্তা কেন করেন না এর যদি আল্লাহ বসবাসযোগ্য না করছেন এই ফেরাস আল্লাহ বলছেন আমি ফেরাস করেছি তোমাদের শোয়ার জন্য বসবাসযোগ্য করেছি হ্যাঁ বাড়ি বাঁধার জন্য যোগ্য করেছি যদি এই না করতাম এইরকম বুঝতে পারতে যে ঘুর পাক খাচ্ছে জমিন তাহলে না বসবাস করতে পারতে না চলতে পারতে না ঘুম আসতো বরং ভূমিকম্প যা হয় সবসময় মনে করতে আল্লাহ ভূমিকম্প হচ্ছে কখন যে মত হয়ে যায় কখন যে মত হয়ে যায় চোখ বন্ধ করতে পারতেন না ঘুম আসতো না এই ভয় এই আশঙ্কায় আল্লাহ বলছেন তোমাদের জন্য যা আল্লাহ কুমুল আরজা আসা জমিনকে তোমাদের জন্য বিছানা রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ওসামা বিনা আকাশকে তোমাদের ছাদ স্বরূপ আল্লাহ ফাকরুল আলমী স্বরূপ সৃষ্টি করেছেন ও আনজালামিনা সামায় মান এবং আকাশ থেকে ওপর থেকে আল্লাহ পাকর আকাশ মানে ওপর কারণ সামা আকাশকেও বলা হয় আর মাথার উপরে যা কিছু আছে তাকেও আকাশ বলা হয় সুতরাং এর মানে এই নয় যে একেবারে আকাশ থেকে বৃষ্টিপাত হচ্ছে মেঘমালা থেকে বৃষ্টিপাত হচ্ছে তো ওপরে যা আছে তাকে আল্লাহ আকাশ বলেছেন এবং আকাশ থেকে অর্থাৎ ওপর দিক থেকে আল্লাহ পাক তোমাদের উপর পানি মানে বৃষ্টি বর্ষণ করেন আখরা যাবে মিনাস্তা মারাতে বৃষ্টি যদি আল্লাহ না দিতেন বছর দু বছর যদি অনাবৃষ্টি শুরু হয় তাহলে খেতে পাবে ফসল জন্মাবে কিছু হবে গাছপালা কিছু থাকবে না আখরা যাবে এই সামানাব যার দ্বারা তোমাদের জন্য ফল ফ্রুট আল্লাহ ফাকরুল আলমে উদ্গত করছেন হ্যাঁ ফল হচ্ছে শস্য খাদ্য হচ্ছে রিজকাল্লাকুম তোমাদের রেজেকের জন্য তোমাদের উপজীবিকার উদ্দেশ্যে আলুলিল্লাহ সুতরাং আল্লাহর সাথে কোনো শরিক স্থাপন করিও না রেজেক দিচ্ছেন আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আল্লাহ জমিনকে আল্লাহ বসবাসযোগ্য বানালেন আর আল্লাহর সাথে শরিক করবে তোমরা জেনে শুনে ওয়ান তুমতা আলাম জেনে শুনে এইরকম কথা জানলে তারপরেও তোমরা শিরিক করিও না সালাতে জাউলিল্লাহ আমদাদা আল্লাহর সাথে শরিক স্থাপন করিও না ওয়ান তুমতা আলাম অথচ তোমরা জানছো যে আল্লাহ পাক এক এবং সৃষ্টিকর্তা একমাত্র তিনি এবং তিনি তোমাদেরকে তার এবাদত বন্দীর জন্য সৃষ্টি করেছেন তারপরে আসলে ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ আল্লাহ বক্তব্য যে যিনি এসব সৃষ্টি করেছেন তিনি এবাদতের হকদার এবং এবাদতের প্রকরণ আল্লাহ যদি শহীদ সালামত রাখেন ইনশাল্লাহ আগামী দর্শে ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনাখাতা যেন মাফ করে দেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে আকিদা যেন সহি করার খাঁটি করার তৌফিক দান করেন ভ্রান্ত ভুল আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন তওবা করার তৌফিক দান করেন যাদের আকিদায় বিশ্বাসের ত্রুটি রয়েছে আল্লাহ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন তাদেরকে কোরআন এবং হাদিসের কথা পড়াশোনা করার শোনার যেন তফিক দান করেন আমিন